উদ্দেশ্যে বিশেষ বিশেষ কিছু কাজ নিয়ে এবং বিশেষ সময়ে কাসদ বাইতুল্লাহ হারাম বে আমালিন মখসুসা ফিজামানিন মখসুস আল্লাহর ঘর যে বাইতুল্লাহিল হারাম সেই ঘরের উদ্দেশ্যে সফর করা আমালের মকসুসা বিশেষ বিশেষ কাজ করার উদ্দেশ্যে বিশেষ বিশেষ আমল সম্পাদনের উদ্দেশ্যে ফি মকসুস বিশেষ সময়ে সবসময় নয় এ হচ্ছে হজের সংজ্ঞা আল্লাহ রাবুল আলমিন হজ ফরজ করেছেন এমন একটি ঘরের যে ঘরটি হচ্ছে সবচাইতে প্রাচীন ঘর বরং পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর কোরআনের ভাষায় আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেছেন সুরে আল ইমরান আয়াত নম্বর ছিয়ানব্বই সাতানব্বই ইন্না আউওয়ালা বাইতি ওদি লিন লিন-নাস নিশ্চয় সর্বপ্রথম ঘর ওয়াদিয়া লিন-নাস যা মানব জাতির জন্য নির্মিত হয়েছে তৈরি করা হয়েছে তাহলে এই ঘর সারা বিশ্বের মানুষের জন্য তৈরি করা হয়েছে যারা ভাগ্যবান তারা আল্লাহ রাব্বুল আলামিনের ডাকে যে ডাক দেওয়ার জন্য আদেশ দিয়েছিলেন হজরত ইব্রাহিম আলী সালামকে এই ঘরের পুনর্নির্মাণের পরে যারা এই ডাকে সাড়া দিল তারা ভাগ্যবান লব্বাইক আল্লাহ লব্বাইক বলে সাড়া দিল আর হতভাগা ওরা যারা আল্লাহর ডাকে হজরত ইব্রাহিম আলী ইসলামের ডাকে সাড়া দিল না তো আল্লাহ রবুল আলমিনের সাদ করেছেন ইন্না আউআলা বেতি ওদি আলিনাস মানব জাতির জন্য যে ঘরটি নির্মাণ করা হয়েছে সর্বপ্রথম সেই ঘরটি লাল্লাজি বেবাক্কা মক্কায় অবস্থিত মক্কা বাক্কা বলা হয়েছে কোরআনে মক্কার অনেকগুলি নাম আছে তার মধ্যে একটি হচ্ছে বাক্কা যেমন মক্কা বলি আমরা বাক্কা কোরআনের ভাষায় বলা হয়েছে এই মক্কা মক্কার আমার একটি নাম ফারান তো মক্কায় যে ঘরটি অবস্থিত লাল্লাজি বেবাক্কাতা মুবারাকা আল্লাহ ইরশাদ করেছেন এই ঘরটি হচ্ছে বরকতময় বরকতময় ঘর সত্যি বরকতময় ঘর আল্লাহ এই ঘরকে আখ্যায়িত করেছেন মোবারক বলে আল্লাহ রবুল্লা আলমিন কোরআনে করিমকে আল্লাহ মোবারক বলে আখ্যায়িত করেছেন আল্লাহ রাবুল আলমিন তাঁর সত্তাকে বরকতময় বলে আখ্যায়িত করেছেন একাধিক আয়াতে তবারকাল্লেজি বিয়াদিহিল মুল্ক সুরাতুল মুল্কের প্রথম আয়াতের প্রথম শব্দ আল্লাহ রাবুল আলমিন আখ্যায়িত করেছেন নিজের সত্তাকে বরকতময় বলে সুরাতুল ফুরকানের প্রথম আয়াতে তবারকাল্লেজি নজাল আল ফুরকান এছাড়াও বেশ কিছু আয়াতে আল্লাহ রবুল আলমিন যে বরকতময় তার সত্তা তার জাত এবং আল্লাহ রাবুল আলম যেসব জিনিসে বরকত দান করেছেন তা হচ্ছে বরকতের কারণ তো মহান আল্লাহ ইরশাদ করেছেন এই আয়াতে যে বেতুল্লাহ আল্লাহর ঘর হচ্ছে মোবারক বরকতের ঘর সত্যিকার বরকতের ঘর এই ঘরের জিয়ারত করলে ওমরার উদ্দেশ্যে হোক হজের উদ্দেশ্যে হোক তওয়াফের উদ্দেশ্য হোক গোনা খাতা মাফ হয় বরকতময় মানুষের গোনা খাতা যদি মাফ হয় তাহলে ইহকাল পরকালে শান্তি পাওয়া যায় পার্থিব আজাব দূরে সরে যায় পরকালের আজাব থেকে মুক্তি লাভ করতে পারে মানুষ আর গোনা যদি বেড়ে যায় মাফ না হয় তার মানে বেড়ে যাবে তাহলে আল্লাহ রাবুল আলমিনের আজাব আসে যেমন আমরা চোখের সামনে দেখতে আছি বিভিন্ন প্রকারের আজাব আল্লাহ রাবুল আলমিনের মানব জাতির ওপর আসছে তো বরকতের ঘর এই ঘরটি নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই বরকত সম্পর্কে সাদ করেছেন একটি হাদিসে তাবে ও বাইন আল হাজ অল উমরাহ তোমরা হজ ওমরা করতে থাকো হজ করলে ওমরা করো আবার মাঝে মাঝে হজ করার চেষ্টা করো জীবনে একবারই ফরজ হজ কিন্তু একাধিকবার হজ করা বড় ফজিলতের কাজ সমাজের কাজ আল্লাহ যাদেরকে সুযোগ দান করেছেন বিশেষ করে পাঁচ বছর পরে যেহেতু ইসলামিক সরকার জনসাধারণের কল্যাণের উদ্দেশ্যে বিশেষ করে বিদেশ থেকে যেসব হাজি সাহেবরা আসছেন তাদের কল্যাণের উদ্দেশ্যে যাতে করে তাদের জন্য কষ্টের কারণ না হয়ে যায় এখানকার লোকেরা যদি প্রতি বছর হজ করা আরম্ভ করে যেমন হতো তাহলে যারা বুড়ো মানুষ আসছে যারা বাইরে থেকে হজ জীবনে হয়তো একবার আসার সুযোগ পেয়েছে তাদের জন্য বড় কষ্টের কারণ হয়ে যাচ্ছে সেই জন্য পাঁচ বছর পরে হজ করা ভালো এই ক্ষেত্রে সব হবে যদি আমরা এই উদ্দেশ্যে আনুগত্য করি যে এই আদেশটি আমাদের বা মুসলিম জাতির কল্যাণের উদ্দেশ্যে করা হয়েছে তো নবী করিম সাল্লাম বলছেন যে তোমরা মাঝে মাঝে হজ উমরা করো বেউ বাইনাল হাজ্য অলমরা হজ করলে আবার উমরায় যাও উমরা করলে আবার দু চার মাস পর ছয় মাস পর উমরায় যাও আবার নবী করিম সাল্লাম বলছেন সাইন নাহমায়ান ফিয়ানি আল ফাকরা ওয়াজ জুনুব হজ উমরা যদি করতে থাকো তো হজ উমরার দুইটি গুণ রয়েছে দুইটি উপকারিতা রয়েছে একটি হচ্ছে পার্থিব আর আরেকটি হচ্ছে উভয়কালের জন্য শুধু পরলৌকিক নয় একটি হচ্ছে দুনিয়াবি ফায়দা ইহ জগতের ফায়দা আর আর একটি ফায়দা উপকারিতা হচ্ছে ইহকাল পরকালে নবী করিম সাল্লাম সাদ করেছেন ফাইন নাহমা ইয়ানফি আনিল ফাকরা ও জুনুব হজ উমরা করলে মানুষের দারিদ্রতা মোচন হয় দারিদ্রতা দূর হয় এটি পার্থিব উদ্দেশ্য একে পরলৌকিক উদ্দেশ্য বলতে পারি না যদিও এর দ্বারা পরলৌকিক ফায়দা হতে পারে মানুষের দারিদ্রতা যদি দূর হয় তাহলে পরলৌকিক ফায়দা হতে পারে কিন্তু অল্প সংখ্যক লোকের বরং অধিকাংশ লোক এর ব্যতিক্রম যদি দারিদ্রতা মোচন হয় পয়সা ঘরে হয় তাহলে পাপাচারে লিপ্ত হয়ে যায় বিভিন্ন রকম পাপ করা শুরু করে আজকে পৃথিবীর মানুষের অবস্থা এই আর মানব জাতির ইতিহাস এরও এরই সাক্ষ্য দান করে যে যাদেরকে আল্লাহ নেতৃত্ব দান করেছেন যাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিন ধন দৌলত দান করেছেন তারা বিপথে চালিত হয়েছে অধিকাংশ এ দৃষ্টান্ত কারণ যাকে আল্লাহ রাবুল আলম অঢেল পয়সা দিলেন তো সে কুফরিতে নিমজ্জিত হলো আল্লাহ দ্রোহিতা করলো অহংকার প্রদর্শন করলো ফেরাউন এইভাবে অনেক মানব জাতির ইতিহাসে ব্যক্তি রয়েছে যাদেরকে আল্লাহ ধন সম্পদ বা নেতৃত্ব দেওয়ার কারণে তারা পথভ্রষ্ট হয়েছে তাহলে দারিদ্রতা ভালো যদি দারিদ্রতার ওপর থেকে আল্লাহর ইবাদত বন্দী করে এই জন্য নবী করিম সাল্লাহ সাল্লাম বলেছেন যে দরিদ্র মানুষরা সচ্ছল ব্যক্তি বা পয়সাওয়ালাদের তুলনায় চল্লিশ বছর আগেই জান্নাতে চলে যাবে আর কোন কোন হাদিস আছে যে পাঁচশো বছর আগে এর সমন্বয়ও রয়েছে কিছু কিছু লোক এমন আছে যে সচ্ছল কিন্তু তাদের সতামল হয়তো আছে তারপরেও তারা চল্লিশ বছর পিছনে পড়ে যাবে দরিদ্র ধার্মিক দরিদ্র আল্লাহর বান্দা আর একজন সচ্ছল পয়সাওয়ালা আল্লাহর বান্দা দুইজনের মধ্যে এত তফাত হয়ে যাবে আর যার মধ্যে ফাসিকি রয়েছে অনেক পাপ করেছে পয়সা হওয়ার কারণে তারা পাঁচশো বছর কেন অনেক পিছিয়ে যাবে যদিও জান্নাতে যাওয়ার চান্স আসে মানে নেক আমল আছে যার কারণে মুক্তি হয়তো পেলো কিন্তু পাঁচশো বছর লেগে যাবে তাদেরকে হিসাব নিকাশ শেষ করতে স্বাভাবিক দেশে যাচ্ছেন বেশি মাল সামান নিয়ে তখন আপনাকে হয়রানি হতে হচ্ছে এয়ারপোর্টে গিয়ে কাস্টমে আর আপনার সঙ্গে যার কাছে কিছু একটা হালকা ব্যাগ আছে হ্যান্ড ব্যাগ হ্যাঁ চলে যাও গ্রিন গেট দিয়ে চলে যাও তাই না সহজে চলে গেল তো কথা হচ্ছে যে দারিদ্রতা মোচন হলে অধিকাংশ লোক দুনিয়াতে কি করে পাপে লিপ্ত হয়ে যায় আল্লাহ করেছেন যে আল্লাহ তার বান্দাদের রেজেক যদি প্রশস্ত করে দেন বান্দাদের তো অধিকাংশ বান্দার অধিকাংশ মানুষের আচরণ কি লাবাগাও ফিল আরদ পৃথিবীতে তারা সীমা লঙ্ঘন করা শুরু করে পাপ করা শুরু করে মানুষের চরিত্র পয়সা না থাকার কারণে অনেক সময় গোনা করতে পারে না কিন্তু পয়সা হলেই শুরু করবে সে তো উমরার আর হজের উপকারিতা নবী সাল বলছেন যে দারিদ্রতা দূর হয় আর আমরা দারিদ্রতা দূর করার জন্য বিদেশে এসেছি কোথায় কোথায় যাচ্ছি আর কত রকমের কাজ করছি আর অনেকে হালাল কাজ বাদ দিয়ে হারাম কাজও করছি শুধু দারিদ্রতা দূর করার জন্য সচ্ছল হওয়ার জন্য নবী করিম সাল্লাম বলেছেন যে এবাদত ওমরা হজ এবাদত এবং তার সাথে সাথে দারিদ্রতা দূর হবে অজনব এবং গোনা দূর হয়ে যাবে গোনা খাতা মাফ হয়ে যাবে গোনা দূর হয়ে গেলে ইহকালেও সুখী আল্লাহর আজাব দূরে থাকবে রেজিকে বরকত হবে কাজকর্মে বরকত হবে বয়স বৃদ্ধি পাবে বয়সে বরকত হবে সময়ে বরকত হবে ইত্যাদি ইত্যাদি আর পরলৌকিক শান্তি নির্ভর করছে গোনা খাতা মার্জনার উপর গোনা খাতা যদি মার্জনা না হয় তো পরকালে কবরে আল্লাহ রব্বুল আলমিনের আজাব বেভুগতে হবে তো নবী করিম সাল্লাহ সাল্লাম এই ফায়দা বলেছেন তাহলে মোবারক এই ঘর হচ্ছে বরকতপূর্ণ মোবারক ওয়াহুদাল্লিল আলমিন বিশ্ব জাহানের জন্য হৃদায়তের স্থান সঠিক পথ পাওয়ার স্থান এ কথাটি চিন্তা করি সেসব দেশের প্রেক্ষাপটে যেসব দেশে শির বিদাত রয়েছে কবর আর মাজার পূজা রয়েছে আর মনে করে যে আজমের শরীফে তিনবার গেলে এক হজের সব হয় বাংলা শরীফে একবার গেলে ওখানেও এক হজের নাকি হয় একবার গেলে আর তাদের মক্কা শরীফ বাদ দিয়ে অনেক শরীফ রয়েছে দরগা শরীফ আল্লাহ বলেননি যে হুদাল্লিল আলমিন বিশ্বজাহানের হৃদায়তের কোন উৎস কোন স্থান অন্য কোথাও রয়েছে হুদাল্লিল আলমী মক্কা মক্কা সুতরাং দিনকে নিতে হবে মক্কা এবং মদিনা থেকে আর যে সঠিক দিন মক্কা মদিনাই খুঁজে পেল না মানে সে অন্ধ হয়ে আসো না নেব না এদেশে এদেশের পয়সা নিয়ে যাব কিন্তু শিখবো না এদেশ থেকে এদের তরিকা আলাদা এদের মজাব আলাদা এসব গোড়ামি কথাবার্তা বলে অন্ধ হয়ে আসলো অন্ধ হয়ে দেশে ফিরে চলে গেল এর মতো হতভাগ আর কেউ নেই কোরআন আল্লাহ বলছেন হুদাল্লিল আলমী বিশ্বজাহানের হৃদায়তের উৎস মক্কা মুকাররমা ফিহে আয়াতুম বাইয়ানাতুম মাকাম ইব্রাহিম এখানে অনেক সুস্পষ্ট নিদর্শন রয়েছে আল্লাহ বলছেন আয়াতুম বাইয়ানাত সুস্পষ্ট নিদর্শন রয়েছে আল্লাহ রাব্বুল আলমিনের একত্ববাদ আল্লাহ রাব্বুল আলমিনের রবুবিয়ত আল্লাহ রাব্বুল আলমিনের অলুহিয়াত এসবের প্রমাণ রয়েছে আয়াত যার মাধ্যমে আল্লাহকে চেনতে পারবে মানুষ তার মধ্যে একটি হচ্ছে মাকাম ইব্রাহিম মাকাম ইব্রাহিম রয়েছে যে পাথরের উপর দাঁড়িয়ে হজরত ইব্রাহিম আলি ইসালাম কাবা ঘর নির্মাণ করেছিলেন জমজম রয়েছে আল্লাহ একটি শুধু বলেছেন জমজম রয়েছে কিভাবে জমজম কূপ তৈরি হলো যে পানিকে পৃথিবীর কোনো শক্তি শেষ করতে পারবে না যত পানি সারা পৃথিবীতে যদি পৌঁছানো হয় এই পানির ব্যবস্থা কোনো একদিন এরকম হতে পারে যেমন গোটা সৌদি আরবে পৌঁছানো হচ্ছে এবং হাজিদের মাধ্যমে আর ওমরাকারী যারা আসছে তাদের মাধ্যমে সারা পৃথিবীতে পৌঁছা পৌঁছাচ্ছে কিন্তু এমন একটা দিন হতে পারে যে সারা পৃথিবীতে ঘরে ঘরে পৌঁছে যেতে পারে যেমন পঁচিশ পঞ্চাশ বছর আগে টেলিফোনের কথা চিন্তাই করেননি যে ঘরে ঘরে টেলিফোন হবে কিন্তু আজকে ঘরে ঘরে টেলিফোন ঘরে ঘরে মোবাইল তো পঁচিশ পঞ্চাশ বছর পরে কি এটা হতে পারে না সম্ভব নেই যে ঘরে ঘরে জমজম পৌঁছে যাবে তারপরও জমজমকে কমাতে পারবে না এটি আল্লাহ নিদর্শন অন্য কুপেতে এটা হওয়া সম্ভব নয় কোথা থেকে হচ্ছে আল্লাহ রবুল আলমিনের কুদরত এতে নিদর্শন রয়েছে নিদর্শন রয়েছে মেনায় আরাফায় মুজদালিফায় সব নিদর্শন রয়েছে ইব্রাহিম আলী ইসলামের যেসব সুন্নত রয়েছে আদর্শ রয়েছে সেসবগুলি নিদর্শন আল্লাহ রব্বুল্লা আলমিনের ওমান দেখালাহু কান আমিন আল্লাহ বলছেন যে ব্যক্তি মক্কায় প্রবেশ করবে সে নিরাপত্তা পাবে শান্তির শহর ওয়ালিল্লাহ আলান্নাস সাহেজুল বাইতে মানিস্তাতা ইলাইহি সাবিলা আল্লাহ এই আয়াত দ্বারা হজকে ফরজ করেছেন আয়াত দ্বারা হজকে আল্লাহ ফরজ করেছেন ওয়ালিল্লাহ এই হজ হবে আল্লাহ সন্তুষ্টির জন্য হজ হবে কার জন্য লিল্লাহে আল্লাহর জন্য তাহলে হজ যে হজকে হজ্জে মবরুর বলা হয়েছে নবী করিম সাল্লাহ ইসলামের হাদিসে অর্থাৎ মকবুল হজ আল্লাহ রব্বুল্লাহ দরবারে যে হজ কবুল হয় আসল তো কবুল হওয়া সংখ্যা দেখিয়ে করবেন কি যে এতটি হজ করলাম এতটি হজ করলাম এত উমরা করলাম লাভ তো কিছু নেই যদি কবুল না হয় তাহলে আর একটি যদি কবুল হয়ে যায় তো মুক্তির জন্য হয়তো যথেষ্ট হতে পারে আর হজ করলেন আর হজ কবুল হওয়ার জন্য যেসব শর্ত ছিল সেসব শর্ত আপনার মধ্যে পাওয়া যাচ্ছে না তাহলে তো হজ কবুল হবে না ওমরা করলেন কিন্তু ওমরা কবুল হওয়ার শর্ত পাওয়া যাচ্ছে না তো কবুল হবে না তো আল্লাহ বলছেন একটি শর্তের কথা এখানে ইঙ্গিত করে ওয়ালিল্লাহ আল্লাহর সন্তুষ্টির জন্য তাহলে হজ হতে হবে এখলাসের সাথে নিষ্ঠার সাথে আল্লাহর জন্য আল্লাহর সন্তুষ্টির জন্য আল্লাহর আদেশ পালনের উদ্দেশ্যে পরকালের মুক্তির জন্য এগুলি হচ্ছে সৎ উদ্দেশ্য আল্লাহর সন্তুষ্টির মাধ্যমে ইহকাল পরকালের শান্তি কামনা আর আল্লাহর ফরজ আদায় করার অনুভূতি রাখা যে আমি এই হজ কেন করছি আল্লাহ ফরজ করেছেন না হলে আমি লাখ টাকা খরচ করতাম না তাই না এই অনুভূতি নিয়ে যদি মানুষ এবাদত করে তাহলে তাকে বলতে হবে না যে এই নামাজ পড়ো রোজা রাখো জাকাত দেওয়া বলতে হবে কি যদি আপনি নামাজ পড়েন এই চেতনা নিয়ে যে আল্লাহ ফরজ করেছেন পাঁচ অক্ত এটি হচ্ছে প্রথম কাজ আমার তারপরে পৃথিবীর অন্য কোনো কাজ তাহলে নামাজের জন্য বলতে হবে বলার প্রয়োজন নেই উপদেশের প্রয়োজন আছে স্মরণ করাবার জন্য বাবা মাকে যে বাবা নামাজ পড়ো নামাজ পড়ো কোনো প্রয়োজন নেই অলিল্লাহ আল্লাহর জন্য তাহলে আল্লাহর জন্য হজ করতে হবে আল্লাহর জন্য হজ হবে না কখন যখন লোক দেখানো হজ হবে অনেক হাজি সাহেবেরা হজ করতে আসেন মনে করেন যে হাজি সাহেব বলুক আমাকে বিশেষ করে যেসব দেশে হাজি সাহেব বলা অভ্যাস আছে যেমন আমাদের দেশ হজ করে গেলে হাজি সাহেব বলতেই হবে না হলে বেয়াদবি আর এমনকি হাজি সাহেবও এই নিয়ত রাখে যে আমি হজ করলাম হাজি কেন বলবে না আমাকে অসন্তুষ্ট যদি তার নাম বলে তো হাজি সাহেব বলতে হবে আলহাজ বা লিখতে হবে আলহাজ লিখতে হবে বা হাজি সাহেব লিখতে হবে এ তো আছে আবার কিছু লোকের আছে হজ করার ইচ্ছা ছিল না কিন্তু দেশের লোকজনের কথায় বিরক্ত হয়ে আর পারছে না আমাদের সে অনেকে বলে না আল্লাহ পয়সা দিয়েছে হজে যান কি ব্যাপার হজে কেন যান না হজে কেন যান না এই কথায় বিরক্ত হয়ে নাহলে হজ করতো না সে চলে আসছে আরে মানুষ বিরক্ত করে ফেললো শুধু হজ করলেন হজ করলেন হজ করলেন চলো হজ করে আসি তাহলে কি জন্য হজ করলো চক্ষু লজ্জায় মানুষের কথা আর এড়াতে পারছে না সেই জন্য তাহলে অলিল্লাহ হলো আল্লাহ সন্তুষ্টের জন্য হজ হলো না এরকম হজ অনেকেই করে সবাই বলছে তখন যাই চলেই যায় আল্লাহ সন্তুষ্টির জন্য নয় এবং আল্লাহ যে ফরজ করেছেন আর আমার উপর ফরজ হয়ে গেছে যখনই ফরজ হয়েছে তখনই হজ করতে হবে ওয়ালিল্লাহ আলান্নাস মানুষের উপর হজ ফরজ হেজুল বাইতে বাইতুল্লাহর হজ করা ওই সব মানুষের উপর মানিস্তাতা এলিহে সাবিলা যাদের কাছে পথের খরচ রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লামকে জিজ্ঞাসা করা হয় সাবিল সম্পর্কে তখন হাদিসে তিনি এরশাদ করেছেন আজাদ ওয়ার রাহেলা কারো কাছে পাথেই যদি থাকে আর সাওয়ারি যানবাহনের ব্যবস্থা থাকে আজকাল একটা টিকিট মানুষের কাছে যদি থাকে যাতায়াতের আর পাথেই রয়েছে যে কিছুদিন থাকবে যে কদিন তার জন্য তার কাছে খাবার দাবার রয়েছে আর পেছনে যদি তার পরিবার পরিজন যাদের খরচ বহন করা তার উপর ফরজ সেই খরচ যতদিন সে হজে এসে থাকবে ততদিনের খরচ দিয়ে আসতে হবে তারপরে আবার যাবে দেখবে আল্লাহ যদি হায়াত শেষ করে দেয় তো অন্যদের দায়িত্ব রয়েছে তাহলে হজ ফরজ অধিকাংশ মানুষের উপর হজ ফরজ হয়ে রয়েছে জমি জায়গা বিক্রি করব না সম্পত্তি বিক্রি করব না বাড়িঘর বিক্রি করবো না বাড়িঘর মানে একটি ঘর থাকলে তো আর বিক্রি করতে হবে না কিন্তু যদি একাধিক জায়গায় আপনার জমি জায়গা নেওয়া রয়েছে পয়সা নেই কেউ যদি চালাই করে পয়সা হতেই যদি জমি জায়গা কেনা শুরু করে পয়সা হতেই সে বিভিন্ন জায়গায় নিজে সেই পয়সাকে লাগিয়ে দিচ্ছে আর বলছে পয়সা তো নিয়ে হজ করবে কি করে তো হজ কি ফরজ হয়নি হজ ফরজ হয়ে গেছে তো আল্লাহ রাব্বুল আলমিন হজ ফরজ করেছে নবী করিম সাল্লাহ সাল্লামের হাদিস আছে বনি আলী ইসলাম আল্লাহ খামস এই হাদিস প্রসিদ্ধ হাদিস ইসলামের ভিত্তি পাঁচটি জিনিসের ওপর তার মধ্যে একটি নবী সাল্লাম বলেছেন পাহিজুল বাইতে মানিস্তা তাইলি হিসাবিলা যার শক্তি সামর্থ্য রয়েছে বাইতুল্লাহর হজ করা তো হজ করা ফরজ হজ একবার করা ফরজ নবী করিম আলি সাল্লাম একবার বললেন হাজ্জা আল্লাহ তোমাদের হজকে ফরজ করেছেন সুতরাং তোমরা হজ করো একজন বেদুইন ছিলেন আকরাবিন হাবেস তার নাম এসছে হাদিসে তিনি জিজ্ঞেস করতে লাগলেন ইয়া আল্লাহ আফিকুল্লাহ আমিন ইয়া আল্লাহ প্রত্যেক বছর হজ ফরজ নবী সাল্লাম কোনো উত্তর দিচ্ছেন না অনেক সময় এই রকমের প্রশ্ন আর বিশেষ করে যেই কালে ওহি নাজল হচ্ছে নবী সাল্লামের জীবদ্দশায় আপত্তিকর ছিল কারণ যা বলা হচ্ছে তাই করো যথেষ্ট আর জিজ্ঞেস করলে হতে পারে যে মুশকিল হয়ে যেতে পারে যেহেতু ওই নাজল হচ্ছে নবী সাল্লাম অপছন্দ করলেন প্রশ্ন উত্তর দিলেন না তিন তিনবার করে ওই লোক জিজ্ঞেস করতে থাকলো তখন নবী সাল্লাম বললেন লাউ কুল তো নাম লাউ আজাবাত যদি আমি বলতাম যে হ্যাঁ হজ ফরজ প্রত্যেক বছর ফরজ হয়ে যেত আল্লাহ রাবুল আলমের নবীর কথাকে সাব্যস্ত রেখে দিতেন নবী সাল্লামের একটি হাদিস আছে যে আল হাজ মার্রাহ হজ জীবনে একবার ফরজ ফামান জাদা ফাহুয়া তাতাউন যদি কেউ এর বেশি হজ করে সেটি নফল স্পষ্ট হাদিস তো জীবনে একবার হজ ফরজ যার কাছে পয়সা হয়েছে হজের অনেক ফজিলত রয়েছে যেমন গুরুত্বের কথা রয়েছে এই দুটি দিকে সম্পর্কে দু একটি হাদিস শোনাই হজরের ফজিলত সম্পর্কে নবী করিম সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন আল অমরাত এল আল অমরাতে কাফারাতুন লিমা বাইনাহুমা ওয়াল হাজ্জুল মাবরুরু লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ বুখারী মুসলিমের হাদিস এক উমরা থেকে আর এক উমরা যদি মানুষ উমরা করে মাঝে মাঝে তাহলে এই এর মধ্যেকার গুণাগুলি কি হয়ে যায় কাফারা হয়ে যায় মাফ হয়ে যায় উমরা করলে গোনা মাফ হয় আর হজ যদি কবুল হয়ে যায় আল্লাহর দরবারে ওয়াল হাজ্জুল মাবরুর হজ্জে মাবরুর যদি হয় লাইসা লাহু জাযাউন এর প্রতিদান আল্লাহর কাছে কিছু নেই কি ছাড়া ইল্লা জান্নাত জান্নাত ছাড়া আর জান্নাতি হচ্ছে আমাদের লক্ষ্য উদ্দেশ্য প্রত্যেক মুসলিমের লক্ষ্য উদ্দেশ্য সেটি হচ্ছে গন্তব্য স্থান আল্লাহ রাবুল আলমিন জান্নাত দেবেন যদি হজ আল্লাহর দরবারে কবুল হয়ে যায় এই সহি হাদিস হজ্জে মাবরুর কখন হবে নবীলাম কি বললেন অল হজ্জুল মাবরুর হজ যদি কবুল হয় মাবরুর হয় তো হজ্জে মাকবুল হওয়ার জন্য একটি শর্তের কথা আগে বলেছি কি এখলাস আল্লাহর জন্য হইতে হবে নিষ্ঠার সাথে আল্লাহর জন্য দু তিনটি কথা হতে বলেছি আল্লাহ সন্তুষ্টির জন্য ইহকাল পরকালের শান্তির জন্য আর আল্লাহ যে ফরজ করেছেন এই অনুভূতি নেই কয়েকটি দিক এটা হচ্ছে আল্লাহর জন্য অর্থ এখলাস দ্বিতীয় শর্ত হজ মকবুল হওয়ার জন্য যে এই হজ হতে হবে নবী করিম সাল্লাহ আলী সাল্লামের আদর্শ মোতাবেক সন্ন্যত মোতাবেক হজ হতে হবে খেয়াল খুশি হজ করলে হবে না খেয়াল খুশি কারা হজ করে অনেকে বলতে পারে খেয়াল খুশি আবার কেমন হজ জি খেয়াল খুশি হজ হয় খেয়াল খুশি হজ কারা করে যারা হজ সম্পর্কে কোনো জ্ঞান হাসিল করলো না যে ব্যক্তি হজ করবে তার জন্য হজ সম্পর্কে জ্ঞান হাসিল করা ফরজে আইন যেহেতু আপনার আমল করার আগে এলম হাসিল করা কি ফরজ আপনি নামাজ পড়েন নামাজ যদি না জানা থাকে নামাজের তরিকা নামাজের দোয়া তাসাউদ তো তো কি করে নামাজ পড়বেন ঠিক তেমনি হজে কোনখান থেকে আরম্ভ করবেন কোনখানে গিয়ে শেষ হবে কোন দিনে কি করতে হবে কোন দিনে কটি কাজ রয়েছে যদি জানা না থাকে তাহলে আপনি কি করে সঠিকভাবে আমল করবেন আর দেখা দেখি যদি করা হয় যেমন অধিকাংশ লোক একজনকে ফলো করে পুরনো লোক হ্যাঁ আমার সাথে একজন পুরনো লোক তো আছে এইরকম ভাবে যদি করে তো হতে পারে যে ওই আলেমও যদি হয় ও সাত ছুটে গেল আলেমকে যদি ফলো করা যায় তো হতে পারে যে ঠিক ঠিক পথেই হবে হজটি ঠিক সন্ন্যত মোতাবেক হজ হবে কিন্তু আলেমের সাপ অনেক সময় ছুটে যায় যার সাথে হজে গেলে তার সাথে দেখা সাক্ষাৎ হইলো তফে গিয়ে সাইটে গিয়ে হারিয়ে গেলেন আপনি এমন আর হারালেন যে আর ওকে খুঁজেই পেলেন না এমন হয় যে আর খুঁজেই পাওয়া গেল না ফিরে এসে আবার দেখা হচ্ছে তার সাথে এরকম হয় অনেক সময় তখন করলেন কি যার সাথে এসেছিলাম ওই মানুষ তাকে তো হারিয়ে ফেলেছি আর হজ সম্পর্কে তো কিছু জানি না অন্ধ মানুষ তো কি করব তখন দেখেন যে আচ্ছা একটা লোক তো বেশ দাড়ি আছে বেশ বেশ দেখা যাচ্ছে যে মনে হচ্ছে যে জ্ঞানী গণী মানুষ আমাদের দেশের লোক দাঁড়িয়ে দেখলি তো হুজুর হ্যাঁ তখন ওকে ফলো করা শুরু করলেন আর ও মাকাম ইব্রাহিমে গিয়ে চুমন দিচ্ছে কাবা শরীফের দরজায় গিয়ে চুমন দিচ্ছে কাবা শরীফ মানে ওই মুলতাজামে ঠিক আছে জড়িয়ে দোয়া করা এটা সাবেত আছে ওই চাদর ধরে ধরে আছে কিছু লোকেরা ধরে আছে এক বিদাত করছে ওই বিদাত আপনিও করলেন রুকনে আমানিতে চুমন দেওয়া নাই শুধু স্পর্শ করা আছে ওখানে আপনি চুমন দিলেন লোকজনকে দেখছেন অনেকেই চুমন দিচ্ছে আপনিও দিলেন দেখা দেখি যেহেতু হজ আপনি জানেন না তো কিছু এলেম তো নেই পড়ে শুনে শিখে যাননি হজ করতে ফরজে আইন আপনি ছেড়ে দিয়েছেন মদিনে আসলেন মাজারে দরগায় চুমন দেওয়া অভ্যাস আর মদিনার মসজিদ নবী আল্লাহ রসুল মসজিদে কেমন করে চুমন না দেবো দরজায় দরজায় চুমন দেওয়া শুরু করলেন হ্যাঁ ওই খবরের কাছে তো চুমন দেওয়া সম্ভব হয় না যেহেতু পাহারা আছে কঠোর পাহারা সেজন্য দূরে দূর থেকেই চুমন হ্যাঁ তারপর ওই পীরের দরগায় আর মাজারে ভাবে হাঁটা অভ্যাস আছে তাই না ওই মাজারের দিকে তাকিয়ে পিছন দিকে চলছে করে না করে না হ্যাঁ কাবা শরীফও অনেককে করতে দেখেছি মসজিদে নবী তো অনেক করে কি করে নবী সাল্লামের কবরকে পাছা দেখিয়ে চলে যাবো বিহাত দেখে যাবে এই বিদাতি যুক্তি এই যুক্তি কি সাহাবাই কেরাম জানতেন না এই যুক্তির কথা কি নবী করিম সাল্লাহ সাল্লাম শেখাননি যদি থাকতো ইসলামে তো দিনকে অসম্পূর্ণ রেখে গেছেন নবী করিম সাল্লাহ সাল্লাম এসব প্রশ্নের উত্তর কে দেবে আলিয়াউম আকমাল তুলাকুম দিন আকুম দিনকে আল্লাহ কমপ্লিট করে দিয়েছেন যদি এগুলি বেয়াদিবে হইতো তো এই সব শিক্ষা সাহাবাই কালামকে নবী করিম সাল্লাম দিতেন যেমন কোরআন আল্লাহ সুরা হুজরাতে শিক্ষা দিয়েছেন যে নবীর সামনে তার উচ্চস্বরে কথা বলিও না কিন্তু এখানে এত শিক্ষা হয়নি যে যখন তোমরা ফিরবে কবর থেকে তখন পৃষ্ঠ দেশ দেখিয়ে ফিরবে না পাছা দেখিয়ে ফিরবে না এইভাবে না হলে দিবি হয়ে যাবে সব তো শেখানো হয়নি তো <clears throat> হজ্জে মকবুল কেমন করে হবে বলছিলাম কি বললাম দ্বিতীয় শরত হজ্জে মকবুল হওয়ার রসুলের সন্ন্যাত মোতাবেক এখলাস এক নম্বর তিন নম্বরে হজ্জে মকবুল কখন হবে যখন আপনি হালাল পয়সা নিয়ে হজ করবেন তারপর আনিতে একটি হাদিস রয়েছে নবী করিম সাল্লাহ আলী ইসলামের সাদ করেছেন এজা খারাজ রাজল ফিল হজ্জ বেনাফাকাতিন তৈবাহ হালাল রিজিক নিয়ে যখন কোনো মানুষ হজ করতে বেরোয় ওয়াকুল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক আর যখন তালবিয়া পাঠ শুরু করে ইহরাম বেঁধে নিল লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক যখন বলে না দাও মোনাদিম মিনাস সামা আকাশ থেকে একজন ডাক দেয় আল্লাহর পক্ষ থেকে আকাশ থেকে ডাক দেয় আল্লাহর ফেরেশতা ডাক দেয় তাকে যে হে বান্দা শোনো হে মানুষ শোনো তুমি যে লব্বাইক বলে এসছো লাব্বাইক ওয়া সাদাইক সত্যি তুমি হাজির হয়েছো সত্যি তুমি উপস্থিত হয়েছো আল্লাহর দরবারে আল্লাহ সন্তুষ্টের উদ্দেশ্যে জাদুকা হালালুন ওয়া রাহিলাতুকা হালাল তোমার পাথে হালাল এবং তোমার সাওয়ারি অথবা তোমার টিকিটের পয়সা হালাল ওয়া হাজ্জুকা মাবরুরুন গায়রু মাজুর আর তোমার হজ হচ্ছে মকবুল এই হজে তোমার কোনো গোনা নেই গুনাহ গোনা শেষ হয়ে যাবে গোনা মাফ করে দিন আল্লাহ রাব্বুল আলামিন ওয়াইদা খারাজার রজল বিন নাফকাতিল খাবিসা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেছেন যখন কোন মানুষ খাবিস পয়সা নিয়ে খাবিস মানে হারাম হারাম পয়সা নিয়ে যায় মদের ব্যবসার পয়সা ঘুষের পয়সা সুদের পয়সা হারাম অন্য কোনো ব্যবসার পয়সা চুরি করা পয়সা বেমানি করা আত্মসাত করা পয়সা ইত্যাদি ইত্যাদি বা হালাল আর হারামের সংমিশ্রণ ঘটেছে পয়সা হারাম পয়সা নিয়ে যখন হজে যায় যখন লাব্বাইক পড়া শুরু করে মিকাত থেকে নাদাহু মুনাদি আকাশ থেকে ডাক দেয় আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা লা লাব্বাইক ওয়ালা সাদেক মৃত্যুক তুমি আল্লাহর দরবারে আল্লাহ সন্তুষ্টের জন্য উপস্থিত হওনি তুমি ওলা সাদাইক না না তুমি হাজির হওনি জাদুকা তোমার পাথেই হচ্ছে হারাম ও নাফাকাতুকা হারাম তোমার যে খরচ খরচা রয়েছে টিকিট রয়েছে সওয়ারি রয়েছে সব হারাম ও হাজ্জুকা গায়ের মাবরুর তোমার হজ মকবুল নয় তাহলে তিন নম্বর শর্ত কি বললাম হালাল পয়সা নিয়ে হজ করতে হবে চতুর্থ শর্ত হচ্ছে যে হজে গিয়ে কোনো পাপে লিপ্ত হইলে হবে না মানুষের তো গোনাখাতা হইতে পারে কিন্তু হজে গিয়ে হজের অবস্থায় কোনো পাপ করলে হবে না এই দলিল কোরআনে কারিমে রয়েছে নবী করিম সাল্লাহ ইসলামের হাদিসে রয়েছে পাপ করা গুনাহ করাকে ফাসেকি কাজ বলা হয় কোরআন এবং ভাষায় আল্লাহ কোরআন ইরশাদ করেছেন আল হজ্জ আশহুর মালুমাত ফামান ফারাদা ফিহিন্নাল হজ্জ ফালা রাফাসা ওয়ালা ফুসুকা ওয়ালা জিদালা ফিল হজ্জ হজের কয়েকটি মাস রয়েছে দুই মাস দশ দিন হজের সময় মানে এই দুই মাস দশ দিনের মধ্যে হজের এহরাম বাঁধা যাবে তারপরে আর বাঁধা যাবে মানে দশ তারিখ জিল সওয়াল মাস থেকে আরম্ভ করে সওয়াল জিল কাদা আর জিল হিজার দশ তারিখ পর্যন্ত দশ তারিখ মানে ওই দশ তারিখের রাতে দশ তারিখের রাতেও যদি আরাফায় কেউ ফজর আগে আগে পৌঁছে যায় দু চার পাঁচ মিনিট এক মিনিট দুই মিনিটের জন্য তাহলে হজ হয়ে যাবে আলহাজ আরাফা নবী করিম বলছেন হজ হচ্ছে আরাফা অবস্থানের নাম আর তারপর আর সময় নেই ফজর হয়ে গেলে দশ তারিখের ফজর হয়ে গেছে আর সময় নেই হজ করার শেষ হয়ে গেছে আল আসর মালুমাত সুবিদিত কয়েকটি মাস রয়েছে হজের ফামান ফারাবা ফিহিনাল হাজ্জা সুতরাং কেউ যদি নিজের ওপর হজকে বিধিবদ্ধ করে অর্থাৎ হজের নিয়ত করে ফেলে এবং হজে প্রবেশ করে ফেলে মানে এরাম বেঁধে নিয়েছে হজের তাহলে আল্লাহ কি বলছেন ফালা রাফাস একটি শর্ত হচ্ছে হজ কবুল হওয়ার জন্য জনসংক্রান্ত কোনো কাজ যাতে না হয় গোনা এগুলিও গোনা জনসংক্রান্ত কোনো কাজ যে কোনো কাজ হোক জনসংক্রান্ত কাজ অন্যের সাথে তো সর্বদাই হারাম কিন্তু স্বামী স্ত্রীর মাঝে যে আল্লাহ হালাল করেছেন যার উপর স্বভাব রয়েছে এইরকম যদি কিছু হয় তবু হজে মাকবুল হতে বাধা প্রাপ্ত হয়ে আল্লাহ বলছেন ফালা রাফাস স্ত্রীকে নিয়ে হজে গেছেন আর রসিকতা করছেন রাস্তায় চলছেন চলছে এহরাম বেঁধে আছেন দুইজনে না না না ফালা রাফাস হারাম এহরামের অবস্থায় সতর্ক এমন কিছু করবেন না যাতে উত্তেজনা সৃষ্টি হয় শরীরে এটি হচ্ছে রাফাস এটা প্রাথমিক পর্যায় এই জন্য গত জুমার দিন এই সম্পর্কে বলছিলাম একটা উদাহরণ দিয়ে একটা উদাহরণ দিয়ে বোঝাচ্ছিলাম যে স্বামী স্ত্রী হজে গেছেন হাত ধরা যাবে না যাবে না আপনাদের জিজ্ঞেস করছি বলতে পারবেন স্বামী স্ত্রী হজে গেছেন হাত ধরে চলাফেরা করা যাবে না যাবে না যাবে একেবারে যাবে সব ক্ষেত্রেই যাবে না দুই রকম হাত ধরা হাত ধরা দুই প্রকারের যদি সাধারণভাবে হাত ধরে চলেন এই জন্য যে হারিয়ে যেতে পারে স্বাভাবিক হাত ধরে না থাকলে কোথায় ছুটে যাবে আপনি খুঁজেই পাবেন না এই উদ্দেশ্যে হাত ধরা ঠিক আছে বা এমনিতে হাত ধরে সাধারণ অবস্থায় আপনি হাত ধরে আছেন অসুবিধা নেই কিন্তু হাত ধরে যদি থাকায় রসিকতা শুরু হয়ে যায় শরীরে যদি উত্তেজনা শুরু হয়ে যায় তাহলে কি হয়ে গেল ফালা রাফাস হারাম হয়ে গেল সুতরাং এমন হাত ধরা ধরলে হবে না যাতে যৌন সংক্রান্ত কোন রকমের উত্তেজনা সৃষ্টি হয় ফালা রাফাস যদি এটি জায়েজ না হয় তাহলে এর পরের গুলো সব হারাম ফালা রাফাস ফসুকা আল্লাহ বলছেন ফাসিকি কাজ বিরুদ্ধাচরণের কাজ আল্লাহ এবং রসুলের বিধান লঙ্ঘন করা জায়েজ নাই সুতরাং হজে গিয়ে কেউ যদি আল্লাহ এবং রসুলের বিধান লঙ্ঘন করে কোনো ক্ষেত্রে তাহলে তার হজ মাকবুল হবে না দু একটি উদাহরণের হজে গিয়ে সিগারেট পান করা যেগুলি অহরহ মানুষ করে সেই উদাহরণগুলি দিচ্ছে হজে গিয়ে হারাম থেকে বেরিয়ে নামাজ পড়ে হারামের সামনে আল্লাহর ঘরের সামনে বাইরে একটু বেরিয়ে সিগারেট শুরু হয়ে গেছে জর্দা খোরেরা জর্দা খাচ্ছে কিছু ভদ্রলোকেরা পান খায় জর্দা দিয়ে হজে গিয়ে জর্দা বেঁধে নিয়েছে বাংলাদেশ থেকে জর্দা তামাক আর পান সব বেঁধে নিয়েছে যারা জর্দাখোর হাজি তামাক জাতীয় সমস্ত কিছু হারাম যে ক্ষতিকর দিকগুলি আছে তামাক জাতীয় জিনিসে বা ধূমপানে সেসবগুলির কারণে চরমভাবে তা হারাম নিজের ক্ষতি করে পরিবেশের ক্ষতি করে পয়সার ক্ষতি করে শয়তানের ভাই অপচয়কারী ইত্যাদি ইত্যাদি একটি উদাহরণ হজে গিয়েও সিগারেট পান করে ছাড়তে পারলেন না ফসুক করে আসলেন ফাঁসে কি কাজ করে আসলেন হজে গিয়ে ওই দাড়ি মন্ডন ঘুরিয়ে আসলেন আপনি হজে গিয়ে যারা এক মাস দেড় মাসের জন্য হাজি এসছে আর দাড়ি মত চাঁচা হাজি আমাদের দেশের অধিকাংশ মানুষ যারা পয়সাওয়ালা তাদের অবস্থা এরকমই মহিলা মানে পুরোপুরি মহিলা হতে চায় দাঁড়িয়ে সব করে তারপরও ওই দুদিন চার দিন পরে আবার ওই আবার বেড়ে যাচ্ছে আল্লাহ এমন এক জিনিস দিয়ে দিয়েছে যে মহিলা সাজার চেষ্টা করছে মহিলা হতে পারছে না কথা বুঝতে পারছে তো কথা হচ্ছে যে এই ফাঁসেকি যদি করতে থাকে ফাঁসেকির অনেক উদাহরণ আছে লড়াই ঝগড়া করা ধৈর্য হারা হয়ে যাওয়া অনেক হাজি সাহেবের এসে আপোষের লড়াই ঝগড়া করা শুরু করে তর্ক বিতর্ক করা শুরু করে জায়গা নিয়ে দ্বন্দ্ব ইত্যাদি ইত্যাদি সাথী সঙ্গীদের সাথে সামান্য মত পার্থক্যের কারণে দ্বন্দ্ব মনোমালিন্যতা আল্লাহ তারপরে কি বলছেন ফসুকের পরে ওয়ালা জিদা লাফিল হাজ হজের অবস্থায় লড়াই ঝগড়াও করবে না ঝগড়া তর্ক বিতর্ক এগুলি করলে তাহলে হজ হজে মবরুর হবে না তো বেশ কিছু দিক আছে যে হজ মকবুল হওয়ার জন্য সেগুলি আমাদেরকে খেয়াল রাখতে হবে নবী কারিসম কি বলছেন যদি হজ্জে মবরুর হয় হজ যদি মকবুল হয় তো তার প্রতিদান হচ্ছে জান্নাত নবী করিম সাল্লাহ সাল্লাম আরো একটি হাদিসে হজের ফজিলতের কথা বলছিলাম বলেছেন মান হাজ্জা সালাম ইয়ারফুস বললাম ইয়াফসুক রাজা কায়ামিন ওয়ালাদাত যে ব্যক্তি হজ করলো এবং যৌন সংক্রান্ত কোনো কাজ করলো না ওয়ালাম ইয়াফসক কোনো বিরুদ্ধাচরণের কাজ করলো না আল্লাহ এবং রসুলের ফাঁসেটি কাজ করলো না গুনহার কাজ করলো না রাজা কায়াউমিন ওয়ালাদাত সেই দিনের মতো হয়ে ফিরে আসবে হল থেকে যেই দিন তার মা তাকে জন্মদান করেছিল নিষ্পাপ হয়ে মাসুম হয়ে ফিরে আসবে কিন্তু শর্ত হচ্ছে এগুলি যেসব শর্তগুলি বলা হল এইভাবে হজ করতে হবে হজ ফরজ যদি হজ কেউ না করে হজ ফরজ হওয়া সত্ত্বেও তাহলে এর জন্য কঠোর শাস্তির কথা রয়েছে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম এই ক্ষেত্রে তাড়াতাড়ি করতে বলেছেন আব্দুল বিন আব্বাস রাজি আল্লাহ তালানহমা একটি হাদিসে রেওয়ায়ত করেছেন নবী করিম সাল্লাম থেকে তাজ্জালু এল আল হজ তোমরা হজের জন্য তাড়াতাড়ি কর হজ ফরজ হয়ে গেছে এখন বিলম্ব নয় কিন্তু আমাদের দেশের মানুষরা দেশে তো বুড়ো না হলে হজ করে না রিটায়ার্ড না হলে হজ করবে না ছেলে মেয়েদের বিবাহ সাদী না সারলে হজ করবে না আর দুনিয়াতে পাপ সাপ সব করে নিঃশেষখানে হজ করবে যেহেতু ত্রিশ চল্লিশ বছর বয়সে যদি হজ করিনি তারপর তো অনেক কিছু করতে হবে তো হালাল হারামের তার বাছাই করতে পারবো না নামাজটাও ঠিক রাখতে পারবো না সেই জন্য হজ করবে না না যখন ফরজ হয়ে গেছে তখনই হজ করতে হবে সেই বছরই হজ করতে হবে না হলে গুনাগার হবে যদিও সে সুযোগ পেয়ে যায় আর যদি মারা যায় তাহলে তার কথা বলছে হজরত তোমার রাজি আল্লাহ তালানুর হাদিস আর হজরত আলী রাজি আল্লাহ তালানুর হাদিস শোনাবো আপনাদেরকে <clears throat> নবী সাল্লাল্লাহু বলছেন যে তোমরা হজের জন্য তাড়াতাড়ি করো ফাইন আহাদাকুম লা ইয়াদরি মাযা ইয়ারিদু লাহু কারণ তোমাদের কেউ জানে না যে আগামী কালকে তার অবস্থা কি হবে সৌদি আরবে যে সব ভাইরা আমাদের দেশ থেকে এসেছেন অধিকাংশ ভাইদের একটা রোগ আছে যে তারা ওই ছোট হজ করে ছোট হজ বুঝেন তো অমরা অমরা করে হজ করতে বললে ছোট হজ করেছি পাঁচ বছর সাত বছর হয়ে যাচ্ছে ছোট হজ করেছে ওই হজই যথেষ্ট ওর জন্য করবে বড় হজ দু চার দশ বছর পর যদি সুযোগ সুবিধা হয় তখন করবে অথচ তার প্রথম বছরে বা দ্বিতীয় বছরে হজ ফরজ হয়ে গেছে আগামী কালকে কি হবে জানেন এক্সিট লেগে যাবে না আপনি অসুস্থ হয়ে যাবেন না মরে যাবেন না অক্ষম হয়ে যাবেন কি হবে বলা যায় না জানে না যে তোমাদের কার কি হবে কালকে চোখের সামনে আমরা দেখছি যে আজকে যে লোকটি ছিল কালকে চলে গেল আগামী কালকে চলে গেল দুনিয়া থেকে চলে গেল অথবা এই দেশ থেকে চলে গেল বা অসুস্থ হয়ে পড়লো যার পক্ষে আর হজ করা সম্ভব নয় হজরত তোমার ফারুক রাজি আল্লাহ তালান হয়ে একটি হাদিস আমিরুল মমিনিন তিনি বলেছেন যখন তিনি খালিফা ছিলেন আমিরুল মমিনিন তিনি বলছেন লাকাদ হামান্ত আরো আসা রেজালান ইল্লা হাজিল আমসার আমার ইচ্ছা হচ্ছে যে আমি বিভিন্ন শহরে কিছু লোকদেরকে পাঠিয়ে দিই তখনকার যুগে বেশ কিছু শহর গড়ে উঠেছিল মক্কা মদিনা তো আগে থেকে শহর ছিল কিন্তু যেমন মিশরের ফুস্তাদ শহর তৈরি হয়েছিল দামেস্ক তো তার আগে থেকে শহর ছিল কিন্তু তার জামানে যেমন বাসরা কুফাই দুইটি শহর এরাকে তৈরি হয়েছিল তো এগুলি ছিল প্রসিদ্ধ শহর সেই যুগের আমিরুল মোহন বললেন যে আমার ইচ্ছা হচ্ছে যে এই শহরগুলিতে আমি আমার প্রতিনিধি কিছু লোকজনকে পাঠিয়ে দিই ফায়ানজরু কুল্লা মাল্লাহ জেদাতুন আলাল হাজ এবং তারা গিয়ে সেখানে পর্যবেক্ষণ করবে খোঁজ নিয়ে দেখবে যে কার হজ করার শক্তি সামর্থ্য রয়েছে ওয়ালাম ইয়াহুজ্জু অথচ তারা হজ করছে না লেয়াজর এবু আলহিমুল জিজিয়াতা মা হুম বে মুসলিমিন মা হুম বে মুসলিমিন মা বে মুসলিমিন এই উদ্দেশ্যে আমি এদেরকে পাঠাবো যে তাদের ওপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হোক হজ করছে না সেহেতু তাদের ওপর জিজিয়া কর লাগিয়ে দেওয়া হবে কারণ এরা মুসলমান নয় এরা মুসলমান নয় এরা মুসলমান নয় তিনবার বলেছেন আরো সেন হজরত আলী রাজি আল্লাহ চতুর্থ খালিফা তিনি এরশাদ করছেন যে মান কাদার আলাল হাজ <clears throat> যেই যে ব্যক্তি হজ করতে শক্তি সামর্থ্য রাখে পয়সা আছে হজ করতে পারবে ওয়ালাম ইয়াহুজ অথচ হজ করলো না ফালা আলেহে আইয়ামতা ইয়াহুদিয়ান আও নাসরানিয়ান তাহলে আল্লাহ কোনো পরোয়া করেন না এই ব্যক্তির যে সে ইহুদি হয়ে মরুক অথবা খ্রিস্টান হয়ে মরুক ইহুদি এবং খ্রিস্টানের মরণ মরবে সে তার হাসর হবে ইহুদি খ্রিস্টানের সাথে সুতরাং সতর্ক যেসব ভাইদেরকে হজ ফরজ হয়েছে তাড়াতাড়ি করে হজ করে নেওয়ার আলহামদুলিল্লাহ যারা এই সৌদি আরবে পৌঁছে গেছেন তাদের অল্প পয়সাতেই হজ হয় এক হাজার দেড় হাজার কোন পয়সা হলো যখন তখন অন্য কাজে লাগাচ্ছেন আপনি পাঠাচ্ছেন আত্মীয় স্বজনদের জন্য বাবা মায়ের জন্য আপনি ওর মধ্য থেকে কিছু পয়সা রাখেন যদি মাসের মাস যদি একশো টাকা করেও রাখেন তাহলে বারো মাসে বারোশো টাকা হজের পয়সা হয়ে যাবে মাসের মাস একশো টাকা করে হজের খাতে রেখে দিলাম আমি এসছি যেই দিন পৌঁছিলেন সৌদি আরবে চাকরি শুরু করে সেদিন থেকে যদি এই কাজটা শুরু করেন হজ ফরজ হজে যখন বের হবেন তখন কয়েকটি জিনিসের খেয়াল রাখতে হবে প্রথম যখন হজে আপনি বের হচ্ছেন অনেকে এসব জিনিসের খেয়াল করে না হজে যায় যেমন হয়ে গেল তেমন হয়ে ফিরে চলে আসলো এই জন্য হজ অনেক সময় মকবুল হয় না আন্তরিকতা সৃষ্টি হয় না এখলাস হলুসিয়াত লিল্লাহিয়াত তৈরি হয় না হজের মধ্যে এবং জীবনে সংশোধন হয় না হজ করে ফিরে আসলো কিন্তু তার পরিবর্তন দেখা গেল না হজে যখন যাবেন তখন নিজের আত্মীয় স্বজন নিজের বন্ধু বান্ধব যাদের কাছে আপনি রয়েছেন তাদেরকে ওসিয়ত করা ভালো উপদেশ দেওয়া যেহেতু হতে পারে যে এটি হচ্ছে শেষ বিদায় আর দেখা হবে না অনেকে দুর্ঘটনা ঘটে মারা যাচ্ছে হজে গিয়ে যে কোনো জায়গায় মারা যেতে পারে মানুষ বেশ কিছুদিনের জন্য যখন চলে যাচ্ছেন আপনি আপন আপনজনদেরকে ছেড়ে তাদেরকে আল্লাহর ভয়ভীতির কথা বলে ওসিয়ত করা উপদেশ দান করা আর যদি তাকে ওসিয়ত দুই প্রকার হয় এক হচ্ছে আল্লাহর বিধানের উপদেশ দেওয়া <clears throat> যে তোমরা পাঁচ একটা নামাজ পড়বে আপনজনদেরকে বলা স্ত্রী ছেলে মেয়ে পর্দা করবে ইসলামের বিধিবিধান মেনে চলবে ইত্যাদি ইত্যাদি আর আরেকটি ওসিয়ত হচ্ছে যদি ধন সম্পদ কারো থাকে আর কারো জন্য বিশেষ কিছু করতে চায় মাদ্রাসার জন্য হোক মসজিদের জন্য হোক কোনো এমন ব্যক্তির জন্য তাকে কিছু দিতে চাই আর সে ওয়ারাসাতে অর্থাৎ উত্তরাধিকার হিসাবে সে কিছু পাবে না সে যদি পায় তার জন্য ওসিয়ত নেই যেমন ছেলেদের জন্য ওসিয়ত নেই তবে আমাদের সমাজে যেহেতু কিছু কুসংস্কার রয়েছে যেমন পাঁচটা ছেলে আছে বড় ছেলে বাবার সাথে যথেষ্ট কাজকর্ম করেছে যথেষ্ট পয়সা উপার্জন করেছে আর সব পয়সা নিয়ে গিয়ে বাবার হাতে দিয়ে দিয়েছে আর বাবা করেছে জমি জায়গা সম্পদ করেছে তার নামে দশ বছর পনেরো বছরের সব টাকা পয়সা চলে গেছে বাবার নামে আর ওই ছোট ভাইগুলো যারা ছিল তারা এখন এই বিবাহ শাদী করেছে তাদের এক পয়সা উপার্জন করে দেওয়ার নেই তারপর সমান সমান ভাগ করে দিল জুলুম হলো এ হচ্ছে ইসলামিক প্রথা ইসলামিক সমাজ আপনি একজনের মেহনত নিয়ে অন্যজনকে কেন দেবেন আপনি সুতরাং এইরকম যদি কেউ করেই থাকে যে আমি বড় ছেলের পয়সা নিয়ে যথেষ্ট কিছু করেছি আমি এবং আমার নামে করেছি বা আমার স্ত্রীর নামে করে নিয়েছি তাহলে তো তার ছেলেরা তো বঞ্চিত হয়ে যাবে আমার ছেলেরা পেয়ে যাবে সুতরাং এই ক্ষেত্রে বলা যেতে পারে বরং অসিয়ত করা জরুরি যে আমার বড় ছেলের অবদান রয়েছে অনেক টাকা পয়সা সে দিয়েছে সুতরাং তাকে বিশেষ করে এই এতটা জিনিস বেশি দেবে ওসিয়ত করা এই ওসিয়তগুলি করে যেতে হবে হতে পারে তারপরে আর এসে দেখা হবে না দ্বিতীয় কাজ যেটি করতে হবে তা হচ্ছে যে ঋণ যদি থাকে তার ওপর ঋণ অথবা সে কারো কাছে পাবে তার পয়সা অন্যের কাছে রয়েছে এগুলি লিখে দিয়ে যাওয়া বিস্তারিত যারা আত্মীয় স্বজন রয়েছে আপনজন তাদেরকে দিয়ে যাওয়া যে আমি অমুক লোকের কাছে এত টাকা পাবো অমুকের কাছে এত অমুক লোকের কাছে এত পাবো এবং আমার কাছে এই লোকেরা এত টাকা করে পাবে তা লিখিতভাবে দিয়ে যাও যাতে করে প্রমাণ থাকে আল্লাহ না করে যদি ইন্তেকাল হয়ে যায় তাহলে ছেলেমেয়েরা অস্বীকার করে দিতে পারে না তুমি মিথ্যা বলছো দেবো না আমার আব্বা কিছু বলেনি হয় অধিকাংশ সময় এরকম হয় বিশেষ করে ছেলেরা যদি অবাঞ্ছিত থাকে তাহলে প্রমাণ থাকলেও তো এদিক সেদিক করে কোন রকম দিতে না হয় এইরকমই পথ অবলম্বন করে তারা ঋণ পরিশোধ না করতে হয় এই তরিকা অবলম্বন করে সুতরাং লিখিত ভাবে দিয়ে যেতে হবে তাহলে আপনার দায়িত্ব শেষ তাহলে এর থেকে বোঝা গেল যে কিছু ঋণ এমন আছে যেসব ঋণ থাকলে হজ করা যায় এই মাসলা আমাদের দেশের মানুষরা খুব বেশি জিজ্ঞেস করে আমার কাছে ওপর ঋণ আছে হজ করা যাবে কিনা ঋণ দুই প্রকার কিছু ঋণ আছে যেসব ঋণের জন্য এখনই তলব করছে বা তার সময় হয়ে গেছে নির্দিষ্ট সময়ের জন্য ঋণ নিতে হবে দিতে হবে এটি হচ্ছে ইসলামের তরিকা আমাদের দেশে যে ঋণ দেওয়া নেওয়ার তরিকা করে সেটি হচ্ছে অন ইসলামিক ও হয়তো যাকে আপনি ঋণ দিলেন ও ভাবলো যে আমাকে যখন কিছু বললো না তো দু চার বছর রাখলে অসুবিধা নেই আর আপনার মনে মনে নিয়েও যে টাকাটা যাতে করে দু এক মাসের মধ্যে পেয়ে যায় কত তফাত ও দিচ্ছে না দেখা করছে না দেখা কেন করবে ও তো জানে যে আপনি ঋণ দিয়েছেন কিছু বলেননি হ্যাঁ এখানে দ্বন্দ্ব সৃষ্টি হয় কিন্তু যদি লিখা থাকতো যে দুই মাসের জন্য তোমাকে ঋণ দিতাম তার চিন্তা থাকতো যে আমাকে দিতে হবে ইমানদার ব্যক্তি হলে সুতরাং এসব ঋণ লিখা থাকা উচিত তো ঋণের সময় যদি চলে আসে ঋণ পরিশোধের তাহলে ঋণ পরিশোধ প্রথম করতে হবে তারপর হজে যেতে হবে আর যদি ঋণ পরিশোধের সময় না আসে ঋণ নিয়েছেন ঋণ দেবেন আরো ছয় মাস পরে আর আপনার কাছে যথেষ্ট টাকা আছে এই হজের সময় চলে এসেছে জিল হজ মাস চলে এসেছে তাহলে প্রথম হজ করতে হবে বরং নবী করিম সাল্লাহ ইসলামের একটি হাদিস আছে সেই হাদিসটি প্রমাণ করে যে আল্লাহর হক প্রাধান্য পাবে হাক্কুল্লাহ বিল ওয়াফায় আল্লাহর হক পূরণ করা বেশি হক রাখে অগ্রাধিকার রাখে সুতরাং এই ক্ষেত্রে ঋণের অজুহাত দিয়ে অথচ যেসব ভাইয়ের আত্মীয় স্বজন ঋণ দিয়েছে হয়তো দু চার পাঁচ বছর না দিলেও অসুবিধা নেই বলেই দিয়েছে যে অসুবিধা নেই যাও যখন দেশে আসবে তখন দেবে তারপর ঋণ আছে তাই হজ করবে না না হজ করতে হবে হজ ফরজ তো ঋণগুলি লিখে রাখা এবং আত্মীয় স্বজন যাদেরকে ছেড়ে যাচ্ছেন তাদেরকে দিয়ে দেওয়া যে আমি কারো কাছে টাকা পাবেন এবং কেউ আপনার কাছে পাবে সব কিছু লিখে দিয়ে যাও যাতে করে আপনার দায়িত্ব আপনি আদায় করতে পারেন আপনি তৃতীয় কাজ হচ্ছে যখন হজে যাবেন তখন খালেস অন্তর থেকে তবা করা অতীতে যেসব গোনা খাতা হয়েছে হজে যাওয়ার আগে তোবা করেন এমন না যে আরাফা গিয়ে তোবা করবো সেই হাজিরা আছে ওই আরাফা গিয়ে তোবা করবে ওই কাবা শরীফে গিয়ে তোবা করবে যদি নাই পৌঁছিতে পারেন রাস্তায় অ্যাক্সিডেন্ট হলো মারা গেলেন আর আপনি একটা ফরজ কাজ আদায় করার জন্য যাচ্ছেন যার মাধ্যমে আপনার গোনা খাতা মাফ হবে তো তবা করে যেতে হবে আপনাকে তবার জন্য তো আপনার হাতে সময় নেই কতক্ষণ সময় আছে আপনার হাতে কোনো সময় নেই আপনার হাতে আমার হাতে যেই সময়টা যাচ্ছে এটাই শেষ হতো যেই কথাটি বলছি এই কথাই হয়তো শেষ এরপরে কথা বলা যাবে না সুতরাং খালে অন্তর থেকে তবা করতে হবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়াতুবু ইলাল্লাহ জমিয়ান তোমরা আল্লাহর নিকট তবা করো আল্লাহ বলছেন তবা তার না সুহা খালে অন্তর থেকে নিষ্ঠার সাথে আল্লাহ সন্তুষ্টির জন্য তবা করো আল্লাহর দিকে প্রত্যাবর্তন করো তবা করেন তো তবা করলে যেসব তবার শর্ত রয়েছে সেই সব শর্তগুলিকে খেয়াল রেখে তবা করতে হবে আল্লাহর হকের ক্ষেত্রে যেসব শর্ত রয়েছে মানুষের যদি হক হয় মানুষের অনেক টাকা পয়সা মেরে রেখেছেন বেমানি করে রেখেছেন আর হজে যাচ্ছেন কি করে হবে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন যে কারো যদি কারো কাছে প্রাপ্য থাকে তাহলে ফালিয়াতা হাল্লাল হোক মান কানা ইনদাহু মাজলিমাতুন লি আখি কোনো ভাইয়ের যদি কোনো প্রাপ্য তার কাছে থাকে আর সে প্রাপ্য আদায় করছেন না না ফালিয়াতা হাল্লাল মিনহু তার কাছ থেকে ক্ষমা নিয়ে নিক অথবা তা পরিশোধ করুক কাবলা আইয়া কোন আইয়া অমন লা দিনারাওয়ালা দিরহাম সেই দিন আসার পূর্বে যেদিন না মানুষের কাছে স্বর্ণ মুদ্রা থাকবে না রৌপ্য মুদ্রা থাকবে না ডলার থাকবে না রিয়াল থাকবে না বাংলাদেশি টাকা থাকবে কিছু থাকবে না সেদিন কাল কিয়ামত কবরে যখন চলে যাবেন খালি হাতে কাফন সহ কিছু থাকবে তো সেই দিন আসার পূর্বে অর্থাৎ এন্তেকালের পূর্বেই তুমি ব্যবস্থা নাও যে কারো যদি হক তোমার কাছে থেকে যায় তাহলে তা পৌঁছে দাও হতে পারে যে যখন আপনি হালাল হারামের পার্থক্য করতেন না তখন কারো টাকা পয়সা আত্মসাত করেছেন এখন তবা করেছেন তার টাকা পয়সা পৌঁছে দেন আর টাকা পয়সা না পৌঁছে দিয়ে তবা না করে হজে যাচ্ছেন না হবে তো এই কাজগুলি করতে হবে তাহলে আল্লাহ রাবুল আলমিন হজ কবুল করবেন আর এইভাবে যদি হজ করি তাহলে হজ আমাদের মকবুল হবে হজের মশলা মাসাইল হজের বিধিবিধান আল্লাহ তালা আগামী সপ্তাহে সময় আছে আমাদের কাছে তো হজের মশলা মাসাইল সম্পর্কে আজকে যদি আলোচনা আরম্ভ করা যায় তো আলোচনা শেষ করা যাবে না সেজন্য এখান থেকে শেষ করেছি আর হজের মশলা মশাইল আগামী সপ্তাহের জন্য রেখে দিচ্ছি যেসব ভাইরা হজ করবেন বিশেষ করে তারা অবশ্যই আগামী সপ্তাহে আসার চেষ্টা করবেন যাতে করে হজের বিধিবিধান কেমন করে হজ করবেন সে সম্পর্কে আপনি জ্ঞান হাসিল করতে পারেন বাকি একটি বিষয়ের দিকে আজকে ইঙ্গিত করব হজ ছাড়া সেটি হচ্ছে এই আল্লাহর আজাব যে এই সপ্তাহের পঁচিশে ডিসেম্বরে এই পৃথিবীতে এসছে তা সবার জানা ঠিক না এই আল্লাহর আজাব এই আল্লাহর আজাব আমাদেরকে কয়েকটি জিনিস স্মরণ করিয়ে দেয় সতর্ক করা হয়েছে যেমন অমুসলিমদেরকে তেমন সতর্ক করা হয়েছে এর মাধ্যমে মুসলিমদেরকে অমুসলিমদেরকে সতর্ক করা হয়েছে এইভাবে যে পঁচিশ ডিসেম্বর তাদের ঈদের দিন ক্রিসমাস ডে পঁচিশে ডিসেম্বর এই কথা কোনোদিন চিন্তা করেছেন আল্লাহ রাবুল আলমিন তাদের খুশিকে তাদের উৎসবকে শোকে পরিণত করেছেন আল্লাহ যে রয়েছেন এবং আল্লাহ যে সর্বশক্তিমান এবং আল্লাহ যে গাফেল নন বান্দাদের থেকে জালেম থেকে অমাল্লাহ গাফেলিন আম্মা তামালু কোরআনে প্রচুর আয়াত রয়েছে এই বিষয়ের উপরে তোমরা যা কিছু করছো এ সম্পর্কে আল্লাহ অনবহিত নন গাফেল নন যে খোঁজ খবর রাখেন না কি করছো কি অন্যায় অত্যাচার করছো আজকে পৃথিবীর সিংহভাগ মানুষ খ্রিস্টান তাদেরকে আল্লাহ স্মরণ করিয়ে দিয়েছি আজাব দিয়ে যে এখন সতর্ক হও এবং এরা সারা পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করেছে এদের নেতৃস্থানীয়রা সারা পৃথিবীতে ফিতনা ফাসাদ সৃষ্টি করেছে এই আজাব যখন থেকে এসছে তখন থেকে আরেকটি আয়াত আমি স্মরণ করছি যে আয়াতটি গত সপ্তাহের আগের সপ্তাহে যে আল্লাহর আজাব আসার কারণ সম্পর্কে আলোচনা করতে গিয়ে সে আয়াত উল্লেখ করেছিলাম তার ব্যাখ্যা আজকে একটু শোনেন বাড়তি আল্লাহ ইরশাদ করছেন জাহার আল ফাসাদ ফিল বার ওয়াল বাহার ফাসাদ সৃষ্টি হয়েছে ফাসাদ মানে বিপর্যয় যেমন এমন ফাসাদ মানে কোনো জিনিস নষ্ট হয়ে যাওয়া উজু ফাসেদ হয়ে গেছে মানে উজু নষ্ট হয়ে গেছে বিবাহ ফাসেদ হয়ে গেছে মানে বিবাহ নষ্ট হয়ে গেছে ঠিক না নামাজ ফাসেদ হয়ে গেছে মানে নামাজ নষ্ট হয়ে গেছে তো জাহার আল ফাসাদ এই ফাসাদ সৃষ্টি হয়ে গেছে আল্লাহ ফাসাদ শব্দ ব্যবহার করেছেন আরবি ভাষাটা অত্যন্ত ব্যাপকতা রয়েছে আমরা বাংলা দিয়ে বা অন্য কোনো ভাষা দিয়ে একটি শব্দ দিয়ে তর্জমা করে ব্যাখ্যা করে হয়তো বোঝাতে পারবো না তার জন্য ব্যাখ্যা প্রয়োজন রয়েছে আল্লাহ বলছেন ফাসাদ সৃষ্টি হয়েছে ফাসাদ প্রকাশ পেয়েছে ফিল বারে ওয়াল বাহারে স্থলে ওয়াল বাহারে এবং সমুদ্রে জলে ওয়াল বাহার বার সম্পর্কে বলেছিলাম এবং শুনেছেন বাহার সম্পর্কে আরেকটি কথা শুনে এই যে সমুদ্রের জলোচ্ছ্বাস এই সমুদ্রের তুফান এই তুফান কিভাবে এসছে আল্লাহ রাবুল আলমের গজব এই হচ্ছে আল ফাসাদ ফিল বাহার এই সমুদ্র থেকে যে তুফান এসছে আর এই তুফানে খবর রাখেন এখনকার খবর কত হাজার লোক মারা গেছে বা ধ্বংস হয়েছে এতে মানে কত কত লোক ধ্বংস হয়েছে চিন্তা করা যায় না আল্লাহ আকবর এবং কোনখান থেকে কোনখান পর্যন্ত সুদূর ইন্দোনেশিয়া থেকে শুরু করে আফ্রিকা পর্যন্ত সোমালি আফ্রিকা বলছি তো আফ্রিকা আমাদের আফ্রিকার এক ভাই আছেন তিনি বললেন যে আমাদের দেশেও এর প্রভাব পড়েছে আর ইন্দোনেশিয়া কত দূর ইন্দোনেশিয়া রয়েছে পূর্ব থেকে পশ্চিম পর্যন্ত আল্লাহ রাবুল আলম রাবুল মাসরিক আল বাগরিক যিনি পূর্ব এবং পশ্চিমের মালিক রব্বুল মাশারিক ওয়াল মাগারিব আল্লাহ রাব্বুল আলামিন ইয়া মাশারাল জিন্নি ওয়াল ইনস ইন ইসতাতাতু আন তানফুযু মিন আকতারিস সামাওয়াতি ওয়াল আরদ ফানফুযু লা তানফুযুনা ইল্লা বিসুলতান আল্লাহ বলছেন এই পৃথিবী থেকে বেরিয়ে যেতে পারবে অন্যায় করে অপরাধ করে জুলম অত্যাচার করে কারো উপর নির্যাতন করে পাপাচার করে শিরিক কুফরি করে জেনা ব্যবিচার করে মদ্যপান করে তারপরে অপরাধী হয়ে পালিয়ে যাবে লাতানফজু অসম্ভব আল্লাহ রাব্বুল আলমিন এ দুনিয়ার আজাবে ধরেছেন এ দুনিয়ার কি আল্লাহ হালকা আজাবও বলেছেন পরকালের আজাবের তুলনায় বা ভবিষ্যতে যে সব আজাব আল্লাহর আসছে তার ভবিষ্যৎ বাণী উচ্চারণ হচ্ছে এই আজাবের মাধ্যমে সেগুলির তুলনায় হালকা ওয়ালা নজিকান্নাহুম মিনাল আযাবিল আদনা দুনাল আযাবিল আকবার ইলা ইয়ারজিউন আল্লাহ বলেন আমি হালকা আযাব দিয়ে থাকি দুনাল আযাবিল আকবার বড় আযাবের পূর্বে বড় আযাব এখন আসেনি সতর্ক হওয়া উচিত সতর্ক যেমন জালেম অমুসলিমদেরকে হতে বলবো তেমন সতর্ক হতে পারো মুসলিম ফাসেক জালেমদের উপর যারা নিজের ওপরে জুলুম করেছে নিজের জাতির ওপরে জুলুম করেছে নিজের পরিবার পরিজন উপরে জুলুম অত্যাচার করেছে আল্লাহর হকের ক্ষেত্রে নিজের উপরে কিভাবে জুলুম করেছে পাপাচার করে নামাজ ত্যাগের মাধ্যমে শির কুফরির মাধ্যমে নাস্তিকতার মাধ্যমে অথবা সেকুলারিজমের মাধ্যমে অথবা কবর পাঁজার পূজার মাধ্যমে ইত্যাদি ইত্যাদি পাপাচারে লিপ্ত হয় জেনা ব্যবচারে লিপ্ত হওয়ার মাধ্যমে পর্দা না করার মাধ্যমে নারী পুরুষ আল্লাহ রব্বুল আলমিন আজাবের কবলে গ্রেফতার হয়েছে জাহারাল ফাসাদ ও ফিলপারি বাহার সমুদ্রের এই ফাসাদ এত দ্রুত বেগে এই তুফান এসেছে আমাকে সকালে এক ভাই বলে যে পাঁচশো কিলোমিটার ঘন্টায় কিন্তু এখন এক ভাই বললেন যে সাতশো কিলোমিটার একটু আগে টেলিফোনে এক ভাই বললেন সাতশো কিলোমিটার তার মানে সাতশো কিলোমিটার স্পিড কিসের থাকে জানেন এরোপ্লেনের এরোপ্লেন যত দ্রুত বেগে তার মানে এখান থেকে এই তুফান বাংলাদেশে পৌঁছিতে হ্যাঁ, পাঁচ ঘন্টা ধরেন পাঁচ ঘন্টা সাড়ে পাঁচ ঘন্টা আল্লাহ আকবর এই আজাব সতর্ক করা হয়েছে যেমন আল্লাহ দ্রোহী কাফেরদেরকে তেমন সতর্ক করা হয়েছে পাপিষ্ট গুণাগার বেনামাজি মুসলিমদেরকে এতে ধ্বংস শুধু হয়নি অমুসলিম কাফের ধ্বংস হয়েছে বেনামাজি ফাসেক ধ্বংস হয়েছে মুশরেক কবর পূজারী এবং তার সাথে সাথে মমিন মুসলিম ধার্মিক তারাও মারা যাবে নবী করিম সাল্লামের আল্লাহ বেছে বেছে আজাব দেবেন না মা উম্মে সালমা রাজি আল্লাহ নবী করিম জাওজা তিনি একটি হাদিস বর্ণনা করেছেন নবী যখন দুনিয়ার আজাবের কথা পৃথিবীতে আল্লাহর আজাব আসে এই বিষয়টি বর্ণনা করেছিলেন তখন উম্মে সালামা রাজি আল্লাহ তালানা জিজ্ঞেস করলেন যে ইয়া আ নহল্লাকু সালেহুন আমরা কি ধ্বংস হয়ে যাব অথচ আমাদের মাঝে কিছু সৎ লোকও বেঁচে আছে যেমন আজকাল সেই যুগে ওমে সালমা রাজি আল্লাহ তাহা বলছেন তাহলে আজকাল সৎ লোকের সংখ্যা তো অত্যন্ত কম তাই না তারপর কিছু সৎ লোক আছে তো এই সৎ লোকরা কি ধ্বংস হবে না বেছে বেছে আল্লাহ সৎ লোকদেরকে বাঁচিয়ে দেবেন মসজিদকে বাঁচিয়ে দেবেন মাদ্রাসাকে বাঁচিয়ে দেবেন হ্যাঁ যারা নামাজি তাদেরকে বাঁচিয়ে দেবেন শুধু ওই কাফের বেদার্মি যারা মুশরে কবর পূজারী যারা বেনামাজি তাদেরকে শুধু আল্লাহ ধ্বংস করবেন না হাদিস শোনেন নবী সাল্লামকে জিজ্ঞেস করছেন উম্মে সালমা আল্লাহ আনহুলা কুফিনা সালেহুন আমাদের মাঝে সৎ লোকেরা রয়েছে সালেহুন বলা হয়েছে সৎ লোক সালে বলে নিজে যে সৎ নিজে সৎ আর মুসলেহ সালে আর মুসলেহ তফাত আছে যেহেতু এরপর একটি আয়াত বলবো স্মরণ করে দিবেন যে আয়াতে রয়েছে মুসলেহদের কথা আল্লাহর আজাব আসবে না কোনো জাতি যদি মুসলে হয় কিন্তু সলে হলে আজাব আসবে একটি পয়েন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে রাখবেন শুধু সলে হলে মুক্তি পাওয়া যায় না আল্লাহর আজাব থেকে চলে মানে ব্যক্তিগত সে সৎ নিজে সৎ কিন্তু তার স্ত্রী বেপর্দা স্ত্রী নামাজ পড়ে কিনা খোঁজ নেয় না তার ছেলে মেয়েরা কেউ নামাজ পড়ে না মাসাল্লাহ আমাদের দেশে এক শ্রেণীর মানুষরা রয়েছে দাঁড়িয়ে রাখে নামাজি মুসল্লি চিল্লা দেয় কিন্তু মেয়েকে কলেজ ইউনিভার্সিটিতে বেপর্দা বেহায়া করে পড়াচ্ছে এমনকি কাফের দেশে পড়তে পাঠিয়ে দিয়ে পড়াশোনা করার জন্য পাঠিয়ে দিচ্ছে হ্যাঁ খোঁজও রাখে না যে আমার সাবালিকে মেয়েকে যে পড়াশোনার জন্য পাঠিয়ে দিলাম বিদেশে তার কোনো মাহারাম তার সাথে পাঠিয়েছি কি যেটা জরুরি সফর করার জন্য কোনো মহিলার না কত ঘন্টা বাইরে থাকলো আমার মেয়ে কত ঘন্টা বাড়িতে থাকে কোথায় সময়গুলি কাটায় বাইরে থাকলে কোনো খোঁজ খবর রাখে না বরং অধিকাংশ সমাজে আমাদের দেশে ওই বুড়ো মানুষ নামাজ পড়ে ছেলেরা কেউ নামাজ পড়ে না কথা সত্য কিনা বুড়ো মুসল্লি টুপি দাঁড়িয়ে রাখে আর নামাজ পড়ে আর বাকি ছেলেমেয়েরা কেউ নামাজ পড়ে না তাহলে এই ব্যক্তি হচ্ছে সলেহ কিন্তু মুসলেহ নয় সলেহ মানে নিজে সৎ যে ব্যক্তি যে ভালো কাজ করে মুসলেহ মানে মুসলেহ যে হবে সে সলেহ প্লাস মুসলেহ নিজে তো সলেহ আছে সেই জন্যই সে মুসলেহ আর মুসলেহ মানে সে সংস্কারকারী সংশোধনকারী নিজে সৎ এবং অন্যের সংশোধন করার জন্য সচেষ্ট হয় মেহনত করে তো উম্মে সালমা রাজি আল্লাহ তালা কি বলেছিলেন আনহুল্লাহ ওয়াফিনা সালেহন আমাদের মাঝে সৎ লোকেরা থাকবে এ সত্ত্বেও কি আমাদেরকে ধ্বংস করে দেবেন আল্লাহ এরকম হতে পারে পার্থিব আজাব আসতে পারে তখন জবাবে নবী করিম ইসলাম সাদ করেছিলেন নাম হ্যাঁ এজা আল খাবাস যখন পাপাচার ব্যাপক হারে ছড়িয়ে পড়বে বৃদ্ধি পাবে কাসুরা বেশি হয়ে যাবে পাপ গোনা যখন ছড়িয়ে পড়বে এমন কোনো পাপ নেই যা করে না মুসলিম সমাজ বেনামাজি কি বেনামাজি আর জেনা ব্যবিচার অবাধ মেলামেশা এদের কলেজ ইউনিভার্সিটি রাস্তা বাজার মার্কেট সব জায়গায় এই অবস্থা তাদের এবং হালাল হারামের কোনো পার্থক্য নেই যে শির কাফের করে সেই শির মুসলিমও করে তো যত পাপ কাফের ঘরে হওয়া উচিত সেই পাপগুলি মুসলিমরাও করে তাহলে সলে কি করে থাকলো সলে তো থাকছে না তারপরে যদি সলেহ থাকে কিন্তু কিছু লোক সলে রয়েছে শত লোক রয়েছে আর কি হয়ে গেছে কাসোয়াল খাবাস পাপাচার ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে বৃদ্ধি পেয়েছে তখন আল্লাহ ধ্বংস করে নাম এজা কাসোয়াল খাবাস তাহলে নেক লোক থাকতে নামাজি দিনদার ধার্মিক কোরআন এবং হাদিসের অনসারী থাকা সত্ত্বেও আজাব আসবে আল্লাহর জমিনে আজাব কখন আসবে না ওই আয়াতটি এখন শুনে যেটি বলছিলাম সুরা হুদে আল্লাহ রাবুল ইরশাদ করেছেন আয়াত নম্বর একশো সতেরো অমা কানা রব্বকা হলে কাল কোরা দে জুলমিন ও আহলুহা মুসলিহুন অমা কানা রব্বকা তোমার রব তোমার পালনকর্তা হে নবী হলে কাল কে কোনো জনপদকে কে গ্রামকে কোনো দেশকে ধ্বংস করবেন না বেজুলমিন জুলমের কারণে জুল মানে আমাদের ভাষায় যে জুলম বুঝি শুধু না জুলম কোন ভাষায় বুঝি আমরা আমরা মনে করি জুলম মানে যদি কারোর উপর অন্যায় করি এটা জুলম হইল বাকি নামাজ পড়ি না জুলুম মনে করি না অথচ বড় জুলুম রোজা রাখি না বড় জুলুম নিজে মদ খাই কেউ সে বড় জুল জালেম সে শিরিক করলো ইন্না শিরক আলা জুলমুন কবর মাজারে গেল বড় জুলুম করলো সে সবচেয়ে বড় জুলুম করলো পৃথিবীতে যে নাস্তিক সে বড় জালেম যে সেকুলারিজমে বিশ্বাসী ধর্ম নিরপেক্ষতে বিশ্বাস সে বড় জালেম আল্লাহ বলছেন জুলমের কারণে মানে পাপের কারণে সে বান্দার হকের ক্ষেত্রে হোক আর আল্লাহর হকের ক্ষেত্রে হোক নামাজ ছাড়াই হোক আর জাকাত ছাড়াই হোক আর মানুষের টাকা পয়সা বেমানি করা হোক আর মারধর করা হোক আর কাউকে খুন করা হোক না কেন কোন জুলুম কোন পাপের কারণে আল্লাহ ধ্বংস করবেন না ওই দেশকে ওই দেশকে আল্লাহ বলেছেন লিহলুকাল কোরা ওই দেশ ওই জনপদকে আল্লাহ ধ্বংস করবেন না কতক্ষণ ও আহলুহা মুসলিম যতক্ষণ পর্যন্ত ওখানকার লোকেরা আহলুহা সেখানকার অধিবাসীরা মুসলেহ হবে সংস্কারক হবে সংশোধন করবে মানুষের অর্থাৎ আল্লাহর দিনের দিকে আহ্বান করবে দাওয়াতের কাজ করবে আর এটা আরম্ভ করতে হবে নিজের পরিবার থেকে আল্লাহ বলছেন কু আনফুসাকুম বা আহলিকুম নারা নিজেকে বাঁচাও এবং নিজের পরিবার পরিজনকে তো যেই ব্যক্তি নিজে সৎ চলে তার স্ত্রী তার ছেলে মেয়ে পরিবার সবাইকে নামাজ পড়ায় সাত বছর হলে নামাজের কথা বলতে লাগে দশ বছর হলে চাপ দিয়ে তাকে মসজিদে নিয়ে যায় নামাজ পড়ার জন্য আর দশ বছর থেকে যখন এমন অভ্যস্ত করে দিল নামাজ পড়তে অথচ ফরজ হয়নি তখন পনেরো বছরে যখন একেবারে নামাজ ফরজ হয়ে গেছে আর বলার প্রয়োজন হয় না নিজেই নামাজে আব্বাকে জাগায় আম্মাকে জাগায় চলেন নামাজ পড়তে চলে তো এইভাবে ইসলামিক তরবিয়ত যখন করবে সংস্কার করবে মুসলিম হন তো আল্লাহ কোনো গোনার কারণে ধ্বংস করবেন না গোনা মানুষের হতে পারে কারো কম কারো বেশি গোনার কারণে ধ্বংস করবে না যদি সেখানকার লোকেরা মুসলে হয় সংস্কারমূলক কাজ করে সংশোধনের কাজ করা আর এটি আরম্ভ করতে হবে নিজের বাড়ি থেকে নিজের গ্রাম থেকে নিজের আত্মীয় নিজের বংশধর থেকে তারপরে অন্য জায়গায় যেতে হবে আর নিজের আত্মীয় স্বজনের খোঁজ খবর নেই আর কিছু লোকেরা এসে বললো অনেক ফজিলতের কথা যে চল্লিশ দিন বেরিয়ে গেলে বড় স্বভাব রয়েছে গোনা খাতা সব মাফ হয়ে যাবে তাই নিজের বাড়ি ঘর ছেড়ে আর পর্দার গর্দা উড়িয়ে দিয়ে হয়তো ছেলে মেয়েদের বাজার করারও কেউ নেই সব নাবালক সবকে ছেড়ে দিয়ে চলে গেল চল্লিশ দিনের জন্য অনুযায়ী এটা এরা এটা মুসলেহ নাই এটা ফাসাদ হয়ে গেল তাহলে আপনার বাড়িতে একটা যদি চোর ঢুকে পড়ে বা আপনার বাড়ির লোকদেরকে পরিবারকে বা মহিলাকে যেতে হবে বাজারে দোকানে ফাঁসাদ হয়ে গেল ইসলাহ কোথা থেকে হলো তো কথা হচ্ছে যে আল্লাহ রাবুল আলম ইসলাহ করতে বলেছেন সংশোধন করতে বলেছেন আর এই শিক্ষা বিভিন্ন ভাষায় কোরআনে করিম আল্লাহ দিয়েছেন সুরে আসরে ওয়াতাওয়াসাউবিল হাক এই ভাষায় দিয়েছেন সত্যের উপদেশ দান করবে এই সত্যের উপদেশ দান করা হচ্ছে সংস্কারমূলক কাজ করা সংশোধনমূলক কাজ করা তো যতদিন আমরা সংশোধনমূলক কাজ করতে থাকবো ততদিন আল্লাহ রাবুল আলমিনের আজাব আসবে না তো আশা করি আমাদের উপদেশের জন্য যথেষ্ট যে আমরা নিজের জীবনে সংশোধন করব আজকে ইন্দোনেশিয়ায় যদি আজাব আসতে পারে ভারতের কিছু অংশে আজাব আসতে পারে যদি আসতে পারে শ্রীলঙ্কায় আজাব যদি আসতে পারে আফ্রিকায় আজাব তাহলে কালকে বাংলাদেশে আসবে নাকি বা আসে নাকি মাঝে মাঝে সুরায় তো আবার আরেকটি আয়াত স্মরণ করে দিই আয়াত নম্বর একশো ছাব্বিশ আল্লাহ রাব্বুল আমি সাদ করেছেন আওয়ালা ইয়ারাউনা আন্নাহুম ইফতানুনা ফি কুল্লি আমিন মাররাতান আও মাররাতাইন সুম্মা লা ইয়াতুবুনা ওয়ালা হুম ইয়াযাক্কারুন তারা কি চিন্তা করে না আহ আল্লাহ বলছেন চিন্তা করো আল্লাহ এরাও তারা চিন্তা করে না আর নাম ইফতাহুনা ফি করলে আম প্রত্যেক বছর তাদেরকে ফিতনায় নিমজ্জিত করা হচ্ছে আজাব পানিশমেন্ট দেওয়া হচ্ছে শাস্তি দেওয়া হচ্ছে মাররাতান ও মাররাতান একবার অথবা একাধিকবার বন্যা আসছে না ভূমিকম্প আসছে না জলোচ্ছ্বাস আসছে তুফান ইত্যাদি ইত্যাদি ঘূর্ণিঝড় হয় নাকি মাররাতান ও মাররাতান আল্লাহ দুইবার একবার দুইবার কথা বলেছেন কতবার আপদ বিপদ আসছে তো সবাই জানেন মালায়াতুবুন অথচ তারা তওবা করছে না ওয়ালা হুম ইয়াজ্জাকারুন এবং উপদেশও নিচ্ছে না কোরআনে কারীম আল্লাহ রাব্বুল আলামিন জ্ঞানবান ব্যক্তিদেরকে শিক্ষা নিতে বলেছে ফাতাবিরু ইয়া উলিল আবসার তোমরা শিক্ষা নাও হে জ্ঞানবান ব্যক্তিরা হে চক্ষুমান ব্যক্তিরা যাদের চোখ রয়েছে যাদের অন্তর্চক্ষু রয়েছে তারা এখান থেকে ইব্রত হাসিল করো এখান থেকে শিক্ষা নাও এখান থেকে দর্শ নাও যে আমি কেমন হব তাহলে আল্লাহর আজাদ থেকে মুক্তি পাবো ফাতা বেরুইয়া উলিল আবসার তো জ্ঞানী ব্যক্তি চিন্তা করবে যে আল্লাহ রাবুল আলমিন এই খুশির দিবসকে শোকে পরিণত করেছেন মানব জাতির এখান থেকে শিক্ষা নেওয়া উচিত এবং যারা জালেম জুলুম করে যাচ্ছে তাদেরকে জুলুম থেকে সতর্ক হওয়া উচিত নিজের ওপর হোক আর অন্যের ওপর হোক আল্লাহ রাবুল আমাদের গুনা খাতা যেন মাফ করে দেন আল্লাহ রাবুল আমাদেরকে নেক আমলে যেন তফিক দান করেন আল্লাহ রাবুল আলম আমাদেরকে তবা করার জন্য তফিক দান করেন আজকে হজ সম্পর্কে প্রাথমিক আলোচনা হয়েছে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে বিশেষ করে হজ সম্পর্কে তাহলে প্রশ্ন করবেন আজকে হজের প্রশ্নগুলি শুধু উত্তর দেওয়া হবে টাকা ঋণ করে যদি আপনাকে কেউ ঋণ দেয় যে যান আমার টাকা পয়সা নিয়ে যান হজ করে আসেন অসুবিধা নেই আর আপনি ভাবছেন যে আমি সামনে মাসে গিয়ে বেতন পেয়ে যাব আর দিয়ে দেবো অসুবিধা নেই ঋণ করেও যাওয়া যেতে পারে এই ক্ষেত্রে যদি উপায় থাকে আছে টাকা চলে আসবে কিন্তু হয়তো যে সময় বেরোচ্ছেন সেই সময় আসেনি টাকাটা তাহলে করা যাবে আর এইরকম ঋণ নয় যে ঘরে কিছুই নেই বা ঋণ পরিশোধ করার ব্যবস্থা নেই এরকম ঋণ করে হজ করতে হবে না হ্যাঁ যেমন বললাম জবাব হয়ে গেছে ইনশাল্লাহ তাহলে ইনশাল্লাহ লেখা উচিত যে ইনশাল্লাহ এক মাস পরে ঋণ ইনশাল্লাহ ছাড়া কথা বলতে নেই আল্লাহ বরকত দিয়ে যদি আল্লাহ চায় এই কথা যদি বলেন আল্লাহ চান হজের উদ্দেশ্য অনেক রয়েছে তার মধ্যে প্রথম উদ্দেশ্য হচ্ছে আত্মার পরিশুদ্ধি এবং আপনাকে অনেক কিছুর প্রশিক্ষণ দেওয়া হজের মাধ্যমে এ সম্পর্কে ক্যাসেট আছে শুনতে পারেন এটি একটি বিষয় হজের লক্ষ্য উদ্দেশ্য এবং হজ থেকে শিক্ষণের বিষয় সম্পর্কে আলোচনা আছে হজ কবর হওয়ার লক্ষণ হচ্ছে যে আপনি ফিরে আসেন ফিরে এসে আপনার অবস্থা ভালোর দিকে যাবে হজ থেকে ফিরে এসে যদি ফজর নামাজ ছুটে নামাজ হতে পড়েন কিন্তু ফজর নামাজ পড়েন ওই সকালে সূর্য ওঠার পরে তাহলে এটি হজ কবুল হওয়ার লক্ষণ নয় সংশোধিত জীবন ভালো পাক পবিত্র জীবন যাপন হজে যাওয়ার আগে অনেক গুণ হয়তো ফিল্ম দেখতেন এই করতেন সেই করতেন সেগুলি আবার হচ্ছে না এগুলি হজ কবুল হওয়ার লক্ষণ নেই তো হজ কবুল হওয়ার লক্ষণ হচ্ছে যে আপনার জীবনটি সুন্দর পাক পবিত্র হবে জি এবং হারাম থেকে বেঁচে থাকবেন অন্যায় কাজ থেকে গুনার কাজ থেকে বেঁচে থাকবেন জি হজে তামাত্ম যদি করেন আগামী সপ্তাহের জন্য হজে তামাত্ম করলে এভাবেই করতে হবে মানে ওমরা করে নিতে হবে ওমরা করার পরে চুল ছোট করবেন চুল মুন্ডন না করে মাথা মুন্ডন না করে চুল ছোট করবেন যাতে করে হজের জন্য চুল থাকে যেহেতু কয়েকদিন মাত্র তো চুল যদি প্রথমখানে মুন্ডন করে নেন তাহলে তো আর চুল থাকছে না আর এটা তো পৃথক হজে তামাত্রতে পৃথক কোমরা হয়ে যাবে সেই জন্য চুল ছোট করতেই হবে জি হবে আগামী সপ্তাহে সম্পর্কে আলোচনা ইনশাআল্লাহ হজে তামাত্তরই শুধু নিয়ম শেখাবো ইনশাআল্লাহ যথাসাধ্য জামাত সহকারে পড়ার চেষ্টা করবেন যেখানে থাকবেন জামাত করবেন মসজিদে সম্ভব হলে মসজিদে সবার তো সম্ভব নয় যেখানে যে ক্যাম্পে থাকবেন সেমাতে থাকবেন সেখানে জামাত করবেন না তফ ছাড়া সেও তওয়াফে কদুম শুধু তওয়াফে কদুম চার রকমের তফ রয়েছে তফে কদম তওয়াফে ফাদা তফে বেদা তওয়াফে নফল তো শুধু তফে কদুমে অর্থাৎ উমরার তফ প্রথম তফ অথবা প্রথম যখন মক্কায় প্রদান করলেন সেই তফ এই তফে শুধু ইজতেবা রয়েছে অর্থাৎ বগলের নিচে কাপড় রাখা জি ডান বগলের নিচে কাপড় রাখা <coughs> নামাজের সময় নেই অনেক মূর্খ মানুষরা নামাজের সময় ওই কাঁধকে খোলা রাখে যেটা ঠিক নয় কাঁধ দেখে নামাজ পড়তে হবে অনেক অবশ্যই পারবেন হজের সাথে কি সম্পর্ক হারাম কাজ করছেন সেজন্য আপনি তোবা করে নিয়েছেন আর এই তোবা যথেষ্ট আপনি তো এখন দেশে যে ক্লোজ করবেন এখান থেকে তার ক্লোজ করা যাচ্ছে না হয়তো তারপরে করতে পারেন হয়তো এখান থেকে অ্যাপ্লিকেশনের মাধ্যমে আর যথাসাধ্য তাড়াতাড়ি আপনাকে হারাম কাজের পথ বন্ধ করে দিতে হবে আর সুদী ব্যাংকের সাথে কোনো রকমের সহযোগিতা যায় নাই না চাকরি করা না সেই ব্যাংকে টাকা রাখা না সেই ব্যাংকে লোন নেওয়া সব কিছুই জায়েজ নয় সুদি ব্যাংকের সাথে আদান প্রদান করা হচ্ছে কাবিরা গুনা গরিব মানুষকে দিতে পারবেন নাকি উদ্দেশ্য নয় সহযোগিতার উদ্দেশ্যে যারা গরিব মানুষ নিকট আত্মীয় যদি সচ্ছল হতে দিতে পারবেন না একেবারে গরিব মানুষ অসহায় মানুষ তাদেরকে দেন বা চিকিৎসার প্রয়োজন রয়েছে একেবারে অসহায় অবস্থা চিকিৎসার পয়সা নেই এরকম লোককে দিতে পারবেন সব করতে পারবে অজু করার পর সব কিছু করতে পারবে তবে নামাজের সময় না আসা উচিত যেমন ফজরের সময় হয়ে যাচ্ছে ঠান্ডার জন্য গোসল করবে না উজু করে থাকলো না গুণাগার হবে যেহেতু নামাজের সময় চলে যাচ্ছে আর নামাজের সময় না হলে যতক্ষণ নামাজের সময় না এসেছে ততক্ষণ পর্যন্ত উজুর মাধ্যমে সব কাজ করা যাবে শুধু কোরআন স্পর্শ করবে না এবং কোরআন অনেকে বলেছেন মুখস্থ তেলাওত যা মুখস্থ তেলাওত না করাই উচিত এই ক্ষেত্রে যেহেতু এটা আপনার নিজের হাতে গোসল করে নিতে পারেন আপনি আর <clears throat> নামাজ পড়া যাবে না নামাজ আর কোরআন তেলাওয়াত বাইতুল্লাহর তওয়াফ জি সব কাজ রোজা রাখা যাবে রোজা আরম্ভ করা যাবে সেরই খাওয়া যাবে উজু করে কবুল হতো আল্লাহ বলবেন বাকি কথা হচ্ছে যে আপনি গোনা করছেন মানে আপনার পরিণাম ভালো মনে হচ্ছে না যে ব্যক্তি গোনা করছে তার পরিণাম ভালো না আর ভালো অবস্থায় থাকলে জানতে হবে যে তার পরিণাম ভালো এটাই লক্ষণ যে আপনার তকদির খারাপ না ভালো ভালো কাজ করেন তো তকদির ভালো আশা করতে হবে আর খারাপ কাজে চলে যাচ্ছেন তার মানে তকদির খারাপ নিজেই খারাপ করছেন আপনি তকদির তকদির মানুষ নিজেই খারাপ করে ওসল্লাহ নবীন মোহাম্মদ